ومسلم في صحيحيهما الحمد لله আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি আজকে আমরা দাম্মাম সৌবাতুল তাওয়াতিল জালিয়াত অফিসের হলরুমে একটি মহান উদ্দেশ্যকে কেন্দ্র করে একাত্রিত হতে পেরেছি সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের বারগাহে জানাই হাম ও তারিফ বলি আলহামদুলিল্লাহ আজকের বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবহিত হয়েছেন তরবিয়াতুল আউলাদ তরবিয়াতান ইসলামিয়া সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা সন্তানদের ছেলে মেয়েদের কোরআন হাদিসের আলোকে তাদের লালন পালন করা প্রথমত আমরা আসি তারবিয়াত অর্থ কি তারবিয়াতের অর্থ হয় বা এখানে আমরা বেশ কয়েকটি শব্দ ব্যবহার করতে পারি একটি তারবিয়াত একটা তাদিব বা আদব শিক্ষা দেওয়া বলি আমরা আদব দাও তোমার বাচ্চাকে আদব দাও না কেন অথবা বলতে পারি তা আলিম বা তা আল্লুম তারিবেদ বলা হয় তারিবেদের কয়েকটি অর্থ হয় আমি আপনাদের নাহ সার্ফে নিয়ে যেতে চাই না সংক্ষিপ্ত অর্থ বলতে চাই তারিবেদ বলা হয় কোন একটা জিনিসকে বাড়ানো বড় করা তারিবেদের অর্থ হয় কোন একটা জিনিসকে বেশি করা তারিবেদের আবার অর্থ হয় কোন একটা জিনিসকে লালন পালন করা আবার তারবিহাতের অর্থ হয় এই যে মনে করেন বাঁকা হয়েছে এটাকে সোজা করে দেওয়া ইসলাহ করে দেওয়া পাকা পথে যাই ওটাকে সোজা পথে নিয়ে যাওয়া তো তাহলে আমরা বুঝতে পারলাম যে তারবিয়াতের আপনার লোগাবি অর্থ যেটা যেটা আবিধানিক অর্থ কোনো একটা জিনিসকে বাড়ানো বর্ধিত করা লালন পালন করা এবং তাকে ইসলাহ করে দেওয়া বা ঠিক করে দেওয়া ঘড়ি মনে করেন চলে না কোথায় নিয়ে যান ঘড়ির মেকারের কাছে নিয়ে যান না তো তারবেদ বলতে আমরা এখানে বোঝাতে চাই যে আমার ছেলে মেয়ে যদি প্রয়োজন হয় ইসলাম করার সঠিক করার একদিকে ছেলে মেয়েকে আমরা লালন পালন করি না আরেকদিকে তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সবকিছু বাড়াবে চিন্তা ভাবনা করি না আরেক দিক দিয়ে তাদেরকে আমরা কোনো যদি তাদের ত্রুটি থাকে যদি বাচ্চা কানে কম শোনে ডাক্তারের কাছে নিয়ে যান না যদি মাথায় চুল ঠিক মতো না গাজে ডাক্তারের কাছে নিয়ে যান না তালিবেদ বলতে আমরা বুঝাই যদি আমরা করব কি তাদের আখলাখ এবং চরিত্র যেটা বলি আমরা সেটাকে আমরা ইসলাহ করব তারবিয়াতের ইসলাহি বা ইসলামের পরিভাষায় অর্থ হয় তবলিগ ইলা কামাল হিসাইয়ান ফসাইয়ান একটা জিনিসকে তার শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যায়ক্রমে একেবারে না একে বলা হয় তারবিয়া যে অর্থটা আল্লামা বাইদাই বাইজাবি রহমাতুল্লাহ আলাই তফসিরে বাইজাবিতে উল্লেখ করেছেন আরো অনেক অর্থই হয় আমরা তারবিয়াত বলতে যেটা বুঝি তারবিয়াতের ভাষায় সেটা হলো যে একটা বাচ্চার শারীরিক মানসিক তারপরে তার সর্বচাহিদার বর্ধিত করা এবং সঠিকভাবে সেটাকে উন্নতি করা এবং শেষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনি যদি তাকে খাওয়া দাওয়া ভিটামিনের অভাব দেন তাকে তাহলে তার এটাও দুর্বল হবে শরীরটাও দুর্বল হবে অসুখ বিসুখ কি করবে তাকে চেপে ধরবে আরেকটা হলো কি তার এখানে মৌলিক যেটা মূল কথা আমাদের মৌল কথা সেটা হলো তার চারিত্রিক দিকটা আমাদের ঠিক মতো কোরআন হাদিসের আলোকে গড়িয়ে উঠানো এবার আমরা আসি যে তারবিয়াতের গুরুত্ব ইসলামে কতটুকু মনে করতে হবে বন্ধুগণ আপনি বাবা বা মা ঠিক যেন ছাগল চড়াচ্ছেন আর আপনার চতুর্দিক থেকে নেকড়ে বাঘ বসে আছে একটু যদি চোখ এদিক ওদিক করেন তাহলেই কিন্তু একটা ছাগল যাবে আর যদি ঘুমিয়ে থাকেন বাড়িতে ছাগল ছেড়ে দিয়ে তাহলে কি হবে ছাগলের গোস্ত আর আপনার পেটে যাবে না ছাগল বিক্রি করে তার টাকা ব্যাংকে রাখা হবে না বরং সবগুলি যাবে নেকড়ে বাঘের হয়ে যাবে কথা বলেন পেটে যাবে তাহলে মনে করতে হবে আপনার সন্তান যেন আপনি একটা নেকড়ে বাগের বিশেষ করে বর্তমান যুগে যেখানে ফাঁসাদের যেখানে আপনার ছেলের চরিত্রকে ধ্বংস করার জন্য যেখানে পাশ্চাত্যের সভ্যতা দিয়ে তাদেরকে বিপদগামী করার জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে আন্তর্জাতিক যত প্রকার মিডিয়া রয়েছে রেডিও থেকে নিয়ে দিকে দিস পর্যন্ত মধ্যখানেরগুলি আপনারা গুনে নিন না তো সময় কোলাবে না আর পেপার পত্রিকা থেকে নিয়ে যত প্রকার বেহায়া অশ্লীল ছবি আর যত কিছু হয় সবগুলোই মনে করেন আপনার বাড়ির চতুর পাশ দিয়ে আপনার ছেলে মেয়ের চতুর্পাশ দিয়ে নেকড়ে বাঘ যদি চোখ বন্ধ করে থাকেন যদি ঘুমিয়ে থাকেন যদি অচেতন থাকেন যদি সাবধান না থাকেন তাহলে আপনার ছেলে মেয়েকে ওই পাশ্চাত্যের নেকড়ে বাঘ নিয়ে গিয়ে তাদের ঘাড় মটকাই দিবে অর্থাৎ যার নামের পথিক বানিয়ে দেবে আপনার একমত তাহলে এবার কি করা দরকার আমি কারণ কালকে ওই ইসলামিক সেন্টারে ওয়াজ করতে গিয়ে অনেক দেরি করে ফেলছিলাম এই জন্য আমি কিন্তু সব ছেড়ে ছেড়ে শুধু মৌলিক কথাগুলো আপনাদেরকে বলবো কারণ যেটা নোট আছে এটা বলতে গেলে সারা রাত শেষ হবে না তাহলে বুঝতে হবে যে আপনি মা এবং বাবা আপনার দুজনের উপরে দায়িত্ব একজন ছোট বাচ্চা মনে করতে হবে আটা আছে না যদি পানি দেন তারপরে কি হয় ওটা নরম হয়ে যায় কেউ রুটি বানায় কেউ পিঠা বানায় কেউ কি বানায় বলেন আর ময়মনসিংহে আমার বন্ধুর বাড়ি গিয়েছিলাম তো ষাট প্রকারের ওরা পিঠা বানাতে পারে তাহলে এক আটা পানি দিয়ে সানার পরে আমরা সানা বলে আপনার মথিত করার পরে আজিন বলে আরবিতে একে যা ইচ্ছে তাই করতে পারেন একজন কুমার যখন কি করে শক্ত মাটিকে পানি দিয়ে ভিজিয়ে ওই মাটিতে কি করে পাতিল বানায় ঢাকনা বানায় ব্যাং বানায় আর তারপরে কি বানায় কলস বানায় ইত্যাদি ইত্যাদি ছোট বড় যত রঙের ঢঙে ওখানে বহুত কারুকার্য অনেক কিছু করতে পারে কিন্তু যদি পুড়িয়ে ফেলে এরপরে তার বাহাদুরি আর চলবে না তাহলে আপনার বাচ্চা কাদা থাকা অবস্থায় বা ওই মথিত আটা থাকা অবস্থাতেই আপনাকে সাবধান হতে হবে যদি পুড়ে ঠনঠনা হয়ে যায় এরপরে যতই মাথা ঠুকেন কাজ হবে না তাহলে কখন টার্গেট করতে হবে আপনার ছেলে মেয়েকে সেই লালন পালনের কথাটা কাল থেকে না আরো অনেক আগে আপনাদেরকে আমি নিয়ে যাব বিশেষ করে যে ভাইয়েরা এখনো বাবা হন নাই বা এখনো বিয়ে শাদী করেন নাই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা আমি আজকে আপনাদের জন্য করব যাই হোক কিছু বাপ মা রয়েছে যারা পশু তার একটা বাচ্চা মনে করেন ছাগলের বাচ্চা জন্মের কিছু কয় মিনিট পরে দৌড়াতে পারে ধরে নিন এক ঘন্টা একটা গরুর বাচ্চা ধরে নিন এক ঘন্টা একটা হাঁসের বাচ্চা পাঁচ মিনিট পরে পানির মধ্যে যথেষ্ট ঠোক দেখবেন সাঁতার দিতে পারে একটা মুরগির বাচ্চা দশ মিনিট পরে নিজের ঠোকর দিয়ে নিজের খাওয়া খেতে পারে কিন্তু আমি এবং আপনি কতদিন পরে অনেকদিন পর নিজে হাঁটতে পারি না চলতে পারি না কথা বলতে পারি না নিজের অসুবিধার কথা বুঝিয়ে বলতে পারি না আমাকে কোলে নিয়ে থাকতে হয় আমাকে কান্না হলে আমার খাবার দিতে হয় ঘুমায় দিতে হয় ইত্যাদি সবকিছু তো বন্ধুগণ অনেক বাবা মা রয়েছেন যা শুধু মনে করে শব্দটা প্রয়োগ করতে ভয় পাচ্ছি কারণ আপনারা মনে করবেন হয়তো আপনাদের কি না বলছি নাকি না এমনটা ভাববেন না জাস্ট বুঝাবের জন্য অনেক পশু পাখি আছে অনেক জানুয়ারি আছে যারা তাদের ছেলে মেয়েদের খাওয়া এবং পানের ব্যবস্থাটাই করে আর অন্য কিছু করতে পারে না তারপরে কি কোনোদিন দেখেছেন যে কাক কোকিল হয়ে গেছে কোকিল কি করে ফাঁকি দেয় কাককে ঠিক না তারপরে কি ওই বাচ্চা কাকের সঙ্গে থাকে না কোকিলের কাছে চলে যায় কোকিল একদিন উড়িয়ে নিয়ে চলে যায় কিন্তু আমাদের বাচ্চা আমাদের কাছে উড়ে যদি না এসে অন্যদের কাছে বাসায় উড়ে যায় এটা কি একটা আমাদের বিবেকবানদের কাজ হবে তাহলে প্রতিটি পশু এবং পাখি তার আপন আপন স্বভাব এবং চরিত্র আপন আপন সন্তানদের আপন আপন বাচ্চাদের দিতে পারে আর আমি এবং আপনি আশরাফুল মাকলুকাত হয়ে যদি আমার কৃষ্টি কালচার আমার যে কোরআন হাদিস যা বলে আমার ইসলাম যা বলে আমার আল্লাহ যা বলে আমার নবী যা বলে এটা যদি আমরা শিক্ষা দিতে না পারি তাহলে কারা উত্তম হলো নিজেকে প্রশ্ন করুন বন্ধুগণ আপনাদের কাছে বলতে চাই যে এবার আমরা সংক্ষিপে আল্লাহ রব্বুল আলমিন এই তারবিয়াতের গুরুত্ব এবং হাদিস শরীফের মধ্যে বিরাট এর আলোচনা এসেছে আল্লাহ রব্বুল আলম বলছেন ও আংকুসাকুম নারা হে মোমিনরা সুরা তাহরিমের ছয় নম্বর আয়াত তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের আহলি আহলির বহু বচন হচ্ছে আহলি অর্থাৎ তোমাদের পরিবার পরিজনকে তোমাদের স্ত্রীকে তোমাদের ছেলে মেয়েকে সবাইকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও এ আয়তের ব্যাখ্যায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস যিনি কে ছিলেন সর্ব সবচাইতে যিনি মুফাসের কোরআন ছিলেন আজকাল তোমার সাল্লাহ আপনারা বহু মুফাসের কোরআন দেখতে পান পান না কি পান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর কত কিছু সঠিক হোক বেঠিক হোক নাম দিয়ে এক একজনের নামের সামনে অনেক ডিগ্রি লাগাইতেন কিন্তু আবদুল্লাহ ইবনে আব্বাস সাহাবি তিনি ছিলেন সত্যিকারী মুফাসসিরে কোরআন আল্লাহ রসুল তার জন্য বিশেষ দোয়া করেছিলেন এর ঘটনা আমি এর আবার আপনাদেরকে বলে গিয়েছিলাম তিনি বলছেন আয়তের অর্থ হলো ইয়ামালু বেতাআতিল্লাহ ওয়াত্তাকু মাআসিল্লাহ ومروا أولادكم بامتثال الأوامر والنواهي وعلموا নওয়াহি ফাযালিকুম বিকায়াতুহুম মিনান নার কি করো আল্লাহর তাআত করো ইতাআত করো অনুসরণ করো আল্লাহর যত প্রকার কি রয়েছে অনার সেগুলিকে মান্য করো আর যত প্রকার পাপ সব থেকে নিজেকে বিরত রাখো এবং নিজেদের ছেলে মেয়ে স্ত্রী প্রয়োজনকে তোমরা ভালো কাজের আদে আল্লাহর যত প্রকার আমর অর্ডার রয়েছে সেগুলিকে পালন করার জন্য গ্রহণ করার জন্য আর যত প্রকার নিষেধ রয়েছে সেগুলিকে পরিহার করার জন্য তাদের অর্ডার করো এটাই হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচবার পথ বা উপায় হজরত আলী কারামুল্লাহ বলছেন আল্লিমু আংকুসাকুম ওয়াহলিকুম কুমল খাই রাওয়াত তোমাদের পরিবার পরিজনকে ছেলে মেয়েদেরকে কি করো ভালো জিনিস শিক্ষা দাও এবং কি করো আদব আখলাদ তাদেরকে শিক্ষা শিক্ষা গ্রহণ দাও এর দ্বারা বুঝতে পারছি আমরা যে যেই কাজটা যে সমস্ত কাজ করলে যার নাম থেকে বাঁচা যায় আর যে সমস্ত কাজ কাজ করলে জান্নাতের দিকে আগানো যায় এমন কাজে আমাদেরকে শিক্ষা দিতে বলা হয়েছে এ আজের ব্যাখ্যায় মহাসিনিক রাম বলেছেন ইন্না আসাদ্দাল আজাব ইয়াউমাল কিয়ামা মাঠে সবচাইতে কঠিন আজাব হল ওই শ্রেণীর মানুষের যারা তাদের পরিবারে সন্তান ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দেয় না কোরআন হাবিসের জ্ঞান শিক্ষা দেয় না একজন বাবা তার যুবক সন্তানকে বলছে বাবা আমার সঙ্গে তুমি এভাবে নাফারমানি করতেছ ছেলে বলছে বাবা আপনি আমার ছোট বয়সে নাফারমানি করেছিলেন আমি এখন আমার বড় বয়সে আপনার নাফারমানি করি অর্থাৎ যদি বাচ্চাকে ছোটকালে শিক্ষা না দেন বড় হয়ে সেটা আর শুনবে না ওই যে শক্ত হয়ে গেছে কাঁচা কঞ্চি যদি ই করেন দেখবেন দুইটা মাথা গোল হয়ে আসবে কিন্তু সেটা যদি কি হয় শুকনো হয়ে যায় ভেঙে যাবে আর হবে কি আর একদিন ওই শ্বশুর বাড়িতে গিয়ে বাড়ি বাঁধবে আপনার কথা শুনবে না এত কষ্ট করে যাকে পড়িয়েছেন সোজা আরবের সোজা আরবের সেই মরুর আপনার রোদ্রে কষ্ট করেছেন গায়ের চামড়া পুড়িয়েছেন সেই বাচ্চা আপনার কথা শুনবে না এই জন্য বন্ধুগণ রসুল্লাহ সাল্লাম বলছেন খল্লু মাউলদিন ইউলাদ আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানি أو ينصراني أو يمجساني أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রসুল বলছেন যে প্রতিটি শিশু সন্তান ইসলামের ফেতরাতের উপরে আমার ইয়াসিন ভাই মনে আপনাদেরকে ফেতরাত বুঝিয়ে গেছেন এর আগে ঠিক কিনা ইসলামের আপনার কৃষ্টি কালচারের উপরে এদের জন্ম হয় চেয়ার লাগবে ভাই ব্যবস্থা কিন্তু বাবা তাদের কি করে খ্রিস্টান বানিয়ে দেয় বাবা মা তাদের ইহুদি বানিয়ে দেয় বাবা মা তাদেরকে অগ্নি পুজোক বানিয়ে দেয় প্রতিটি শিশু সন্তান মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু আমাদের কৃষ্টি কালচার আমাদের নেচার আমাদের চলাফেরা আমাদের শিক্ষা দীক্ষা আমাদের আলো আখলাখ দেওয়া এটা করে কি বাচ্চাকে পথিয়ে দেয় কোথায় খ্রিস্টানের দিকে খ্রিস্টান বানিয়ে দেয় অথবা কি করে দেয় এহুদি বানিয়ে দেয় অথবা অগ্নি পুজো অথবা ইত্যাদি অন্য অন্য ধর্মাবলম্বী করে দেয় এই জন্য মনে রাখতে হবে বন্ধুগণ যারা বাবা হয়ে গেছে আমার মতো যারা হন নাই যারা এখন ভাবতেছেন মনে মনে এই বছর শেষে এই বাড়ি গিয়ে বা এই বাড়ি টিকিট পেলেই তাদের জন্য বলবো আপনাদের দায়িত্ব হলো ছেলে মেয়েকে কি করতে হবে তাদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে তাদের খ্রিস্টানি মতবাদ ইহুদি মতবাদ মুশ্রিকি মতবাদ যে কোনো সভ্যতা থেকে আপনাকে আপনার বাচ্চাকে মাহফুজ রাখতে হবে হেফাজত করতে হবে কিভাবে করবেন পরবর্তীতে আমি আসতেছি এজন্য বন্ধুগণ কেয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষকে জিজ্ঞেস করবেন তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল এই দায়িত্ব তুমি সচেতনতার সঙ্গে সাবধানতার সঙ্গে তুমি পালন করেছো কিনা আলা কল্লকুম রায় রায় আল্লাহ রব্দুলের ভাষায় তোমরা প্রত্যেকেই রাখাল প্রত্যেকেই দায়িত্ববান এবং প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে কেয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে প্রেসিডেন্টকে তার দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করবেন কি করেছো ভালো না মন্দ বাড়ির মালিক কর্তাকে জিজ্ঞেস করবে কি করেছো ছেলে মেয়ে স্ত্রী তাদেরকে কিভাবে পরিচালনা করেছো মাকে জিজ্ঞেস করা হবে তুমি তোমার বাচ্চা কাচ্চা কিভাবে লালন পালন করেছো এরপরে একজন গোলাম চাকরকেও জিজ্ঞেস করা হবে তোমার মালিকের ধন সম্পদ তুমি ঠিক মতো হেফাজত করেছো না পিছন দরজা দিয়ে বাইর করে দিয়েছো বন্যার সময় যখন গুদাম খোলা হয়েছে তখন এক বস্তাও চাল নাই কে খেলো সব ইঁদুর কোন ইঁদুরের পেটে গেছে বড় বড় ইঁদুরের পেটে দুই দু পা আলা ইঁদুর চার পা আলা না বলছেন তো এমনটা হয় না তাল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনাকে জিজ্ঞেস করবেন কেমতের মাঠে বন্ধুগণ যদি আপনি বাবা হয়েছেন যদি আমার মা বোনেরা তারা মা হয়েছেন যারা চিন্তা ভাবনা করতেছেন তাদের দায়িত্ব কেমতের দিন আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে কিভাবে আল্লাহর সেই মহাসারের ময়দানে কঠিন সময়ে আপনি সেই প্রশ্নের সম্মুখীন যখন হবেন আপনার হলে যাওয়ার আগেই ভালো করে উত্তরটা জেনে নেওয়া হলে বসে কাঁদলে হবে না ওখানে গিয়ে যদি আপনি ম্যাজিস্ট্রেটকে বলেন যে না আমি ভালো করে পড়ি নাই আমার মাথা ব্যথা ইত্যাদি শুনবে না আপনাকে মুখস্থ করে উত্তর দিতে হবে এই জন্যে আল্লাহ রসুল অন্য একটি হাদিসে আমি গুরুত্বের কথাটা বলে শেষ করব কোনো ব্যক্তি যদি কাউরির কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওয়া বোখারি মুসলিম যদি কোনো মানুষ অন্য কারোর দায়িত্ব প্রাপ্ত হয়ে যায় আপনার স্ত্রীর দায়িত্ব আপনার ঘাড়ে না আমার ছেলে মেয়ের দায়িত্ব আমার ঘাড়ে না তাহলে আমি এদের দায়িত্ববান এরপরে দায়িত্ব সঙ্গে দায়িত্ব নিয়ে যদি তাদের সঙ্গে যদি কি করে ধোকাবাজি করে তাদের সঠিক পথের পথ যদি সঠিক পথ তাদেরকে দেখি না আদায় হাক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে না আদায় তাদেরকে যদি ভালো মন্দ না বলে দেয় তাদেরকে আদৌ আখলাখ যদি শিক্ষা না দেয় তাদের কাতে কল্যাণ কিসের মধ্যে কল্যাণ রয়েছে তার মধ্যে অকল্যাণ রয়েছে এই সবকিছু যদি ঠিক মতো বলে না দেয় তার জন্যে জান্নাত ওয়াজে হয়ে যাবে একমাত কি জান্নাত জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাহলে বন্ধুগণ আপনারা এবার ভালো করে বুঝতে পারছেন যে এই যে ছেলে মেয়েদের দায়িত্ব তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দেওয়া তাদেরকে হাতের পথ দেখিয়ে দেওয়া তাদের আল্লাহ আল্লাহ রসুলের মাহাব্বা তাদের অন্তরে দিয়ে দেওয়া তাদেরকে সচরিত্রবান তৈরি করা তাদের এহলৌকিক পারলৌকিক মঙ্গলের ব্যাপারে আপনি আমাকে সচেষ্ট আপনাকে আমাকে সচেষ্ট হওয়া এটা সকলের কিন্তু বিরাট দায়িত্ব এরপরে আমরা আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এই দায়িত্বটা হলো মা বাবার মনে রাখতে হবে ছেলে মেয়েদের তারবিয়াতের স্থান তিনটি কোন কোন কয়টি জায়গাতে তারবিয়াত হয় তিনটি জায়গাতে আমি তারবিয়াতটা ব্যবহার করবো বেশি করে কারণ তারবিয়াতের অর্থ যেহেতু আপনাদেরকে করে দিয়েছি তারবিয়াতের অর্থ তাদের লালন করা ঠিক না সঠিকভাবে তারবিয়াতের স্থান বা পর্যায় তিনটি একটি হলো বাড়ি দুই নম্বরে হলো প্রতিষ্ঠান যেখানে লেখাপড়া করে সেটা স্কুল হোক মাদ্রাসা হোক মক্তব হোক ইউনিভার্সিটি হোক যেখানেই হোক দেশের ভিতরে হোক বাইরে হোক মুসলিম কান্ট্রি হোক অমুসলিম কান্ট্রি হোক ঠিক আছে কারণ অনেক সময় আমরা মুসলিম কান্ট্রি তো পাঠাই পাঠাই না তিন নম্বরে হলো মুস্তামা সমাজ তিনটি স্থানে বাচ্চাদেরকে কি করতে হবে তার তারবিয়াজ দিতে হবে প্রথম বাড়িতে তারপরে স্কুলে এরপরে হলো আপনার সমাজে আমি স্কুল এবং সমাজের আলোচনা করলে সময় কুলাবে না শুধু আজকে বাড়ি নিয়ে আলোচনা করব। বিশেষ করে যে ভাইরা নতুন করে সংসার করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের দৃষ্টি বেশি করে আমি আকর্ষণ করতে চাই কিভাবে আপনি করবেন কালকে দাম্মাম শিকু বিল্ডিং ওখানে যে আপনার ইসলামিক সেন্টার সেখানে আলোচনা ছিল আমার মুসলিম পরিবারের বৈশিষ্ট্য মুসলিম পরিবার কাকে বলে কিভাবে মুসলিম পরিবার গড়তে হয় তার পদক্ষেপ কি পদক্ষেপ কি কি কি কি মুসলিম পরিবারের উদ্দেশ্য এবং মুসলিম পরিবারের সঠিক কি কি বৈশিষ্ট্য হওয়া উচিত এবং শেষ ফলাফল যেটা আলোচনা করেছিলাম সেটা হলো কি পদক্ষেপ গ্রহণ করলে আমার বাড়িটা মুসলিম বাড়ি হবে সেদিকে আমি যেতে চাচ্ছি না আজকে আলোচনা হলো যে এখন আপনার কি করা দরকার প্রথম কথা হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে তারবিয়াতের কি কি কাজ কোন কোন সাইটটা আপনি লক্ষ্য রাখবেন প্রথম হচ্ছে যেটাকে আমরা আরবিতে বলি ওয়াদাইফ বিয়া মানে তারবিয়াতের কি কি করণীয় কি কি কাজ আপনার চাকরিটা কি আপনি কি করবেন ছেলে মেয়েদের খালি বুকে ধরে বসে থাকবেন কি কাজ প্রথম কাজ হলো আল মহাফাদা তারা ফিতরাতুল ইনসান এর আগে হাদিস করেছি প্রতিটি ইনসান জন্মগ্রহণ করে কিসের উপরে ইসলামের উপরে এই ফিতরাতটাকে ধরে রাখতে হবে অর্থাৎ অন্য কোন বিমার অসুখ যেন তাকে আক্রান্ত না করতে পারে ওই ইসলামের ওই ফেতরাটাকে ধরে রাখা আপনার প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হল আস্তাই তারা তার আনাস্তিল বা সারিয়া মানব মানুষের যে প্রবৃত্ত নাফ এর উপরে আপনার প্রাধান্য বিস্তার করা কারণ যদি তাকে ছেড়ে দেন তাহলে সে যাবে ওই গোল্লাতে গোল্লা বুঝেন গোল্লাই যাবে আর যদি ধরে রাখেন তারপরে আপনি প্রভুত্ব বিস্তার করেন ছেলে মেয়ের কন্ট্রোলিং পাওয়া আপনার হাতে আপনার ওই খাদ দাওয়ার হাতে না যেটা এখন উন্নত সমাজে হয়ে গেছে বাবা মা বাবা করে চাকরি এক জায়গায় মা আর এক জায়গায় সপ্তাহে একদিন সাক্ষাৎ হয় ছেলে মেয়েরা কোথায় ফিদাউরি ফিদৌরিল হাবানা ওই বিধর্মীদের হাতে তাহলে তাদের উপরে কন্ট্রোলিং পাওয়ারকে আপনি রাখলেন চলে গেল অন্য জায়গায় গোল্লায় চলে যাবে তিন নম্বর কাজ মামা মাওয়াহিবুল ইনসান ইনসানের মধ্যে মানুষের মধ্যে যে শক্তিগুলি আল্লাহ রব্বুল আলম দিয়েছেন কি শক্তি ভালো কবুল করতে পারে মন্দও কবুল করতে পারে ঠিক কিনা হ্যাঁ এর যে মাওয়াহেব যে পাওয়ার ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন যে ক্ষমতা দিয়েছেন এই ব্রেনটাকে ভালো কাজে ব্যবহার করা ঠিক আছে এই কান দুইটাকে বাচ্চার ভালো কাজে লাগানো চোখ দুইটি ভালো কাজে লাগানো বিবেকটাকে ভালো কাজে লাগানো এই দায়িত্বটা কার আপনি এবং আমার মা এবং বাবা এটা হলো তৃতীয় কাজ চতুর্থ কাজ হলো যে বাচ্চার সার্বিক প্রয়োজন যে রয়েছে প্রয়োজনগুলিকে মেটানোর সাথে সাথে তার উন্নতির দিকে শেষ পর্যন্ত তাকে পৌঁছাবের জন্যে যত কিছু প্রয়োজন সব কিছুর আয়োজন সব কিছুর ব্যবস্থা আপনার করতে হবে বাচ্চাকে বলছেন পড়তে যাও স্কুলে বই কিনে দিতে পারেন নাই হবে বাচ্চাকে বলেন কোরআন পড়ো কোরআনের টিচারের ব্যবস্থা করতে পারেন নাই হবে বাচ্চাকে বলছেন তোমাকে ডক্টর অর্জন করতে হবে আপনি কিন্তু তাকে ডক্টর অর্জন করার জন্য গ্রামের ঘরেই যদি রাখেন হবে তাহলে এই চারটা হলো তারবিয়াতের ওয়াদায় বা করণীয় আপনার কাজ এরপরে যেটা আমরা বলছিলাম যে প্রথম বাড়িতে আমাদের ছেলে মেয়েদের কি হবে লালন পালন হবে এবার আপনার বাড়িটা কেমন করতে হবে এবার বাড়ি কি দিয়ে শুরু হয় আমরা জানি একটা পরিবার শুরু হয় স্বামী এবং স্ত্রী দিয়ে ঠিক না প্রথমেই মনে রাখতে হবে আমি যদি আমার মেয়েকে পাত্রস্থ করতে চাই তাহলে পাত্রটা দিনদার হতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের কাছে যদি দিনদার খোলক চরিত্রবান কোন ছেড়ে চলে আসে বিয়ে দিয়ে দাও আর নাইলে বিরাট ফেতনা হবে বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হবে সমাজে রাসুল্লাহ সাল্লাম বোখারি মুসলিম বোখারি শরীফের আদিস সুন্দর একটি যুবক আল্লাহ রসুলের সামনে দিয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এই লোকটি সম্পর্কে তোমাদের মতামত কি বোখারি শরীফের হাদিস সাহাবা ইকরাম বললেন যদি বিবাহর প্রস্তাব দেওয়া যায় চোখ বন্ধ করেই ওকে যদি তার ব্যাপারে সুপারিশ করা হয় সুপারিশও ওকে যদি তার ব্যাপারে সে যদি কোনো কথা বলে সবাই ভালো করে শুনবে আল্লাহ রসুল চুপ করে থাকলেন কিছুক্ষণ পরে একটা গরিব মুসলিম রাজুল ফোকারাইল মুসলিমিন হাদিসের শব্দ ফকির মুসলমানদের একটা মানুষ আবার ওখান দিয়ে অতিক্রম করলেন চলে গেলেন আল্লাহ রসুল বললেন মায়া তা করুন রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমাদের মতামত কি যদি কি করে পয়গাম দেয় কাউর কাউর মেয়ে বিয়ে করার জন্য নট হইতো না দুই নম্বরে যদি তার ব্যাপারে সুপারিশ করা হয় আর লোক পাও নাই এই লোকটার সুপারিশ করতে এসেছো আর তৃতীয় হলো সে যদি কোনো কথা বলে কে তোমার এখানে ডাকছে রাসুল্লাহ সাল্লাম বললেন এই পৃথিবীর বুকে যত কিছু স্বর্ণ মুদ্রা মণি মুক্তা যত মূল্যবান জিনিস তোমরা দেখো এর চাইতো এই ব্যক্তি উত্তম আল্লাহ আকবর কারণ তার খোলক তার চরিত্র তার দিনদারি রয়েছে কিন্তু আমরা এখন কি মনে করি কত লাখ টাকা ছেলের আছে বাড়ি গাড়ি আছে কি না সে মদ খাই না রাত্রিতে অন্য কাউরির সঙ্গে দিন রাত্রি কাটাই খবর রাখি না বন্ধুগণ রিমা হত্যার কথা আপনাদের মনে আছে তার হত্যাকারী কে ছিল তাও মনে আছে মনির ঠিক না রিমা কি দেখতে সুন্দরী ছিল না রিমা কি ভালো পরিবারের মেয়ে ছিল না একজন সাংবাদিকের মেয়ে এর চাইতে ভালো মানুষ হয় না আমাদের দৃষ্টিতে আল্লাহ আল্লাহর কোরআন আছে দৃষ্টিতে সেটা আমরা দূরে রাখি তারপরেও সেই মনির রিমাকে রেখে কোথায় যেত কিন্তু বিয়ের সময় ছেলের চরিত্র সম্পর্কে লক্ষ্য করে নাই দেখেছিল সে একটা কোটিপতির ছেলে তার নিজের অনেক ব্যাংক ব্যালেন্স রয়েছে বাড়ি রয়েছে গাড়ি রয়েছে ব্যবসা রয়েছে বাণিজ্য রয়েছে কাজে আর কিছু দেখার প্রয়োজন মনে করি না অনেক মেয়েরাই দুঃখ করে বাবা যদি একটা ফুকের সঙ্গে বিয়ে দিত এর সঙ্গে যদি না হয়তো আমার জীবনটা ধন্য হতো এই জন্যে এক কথায় বলতে চাই একদিক দিয়ে যেরকম বরকে আমরা নির্বাচনে ভুল করব না আর একদিকে হলো কি মেয়ের নির্বাচনটা এবার বেশি করে বলবো একটু আপনাদের সময় নেব দু চার পাঁচ মিনিট রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন তার আগে আপনাদের একটা কথা বলতে চাই আপনাদের দেশের সৌদি আরবের সবচাইতে ভালো ব্যক্তি যদি এখানে এসে আমাদের কাছে বলে আমি দেখে আসলাম মক্কার নগরীতে একটা নিম গাছ নিম গাছে আঙ্গুর ফল ধরেছে কেউ বিশ্বাস করবেন করবেন নাকি গুঠি আমের গাছ লাগাই দিয়ে চাপাই নবাবগঞ্জের ফজলি আমের খাওয়া স্বাদ করে যদি একজন যত প্রকার আপনার এগ্রিকালচার মানে এ আর রয়েছে আর কি মানে নিয়ম পদ্ধতি পালন করে পারে ঠিক মতো যায় তারপরে নরগঞ্জের ফজলি আমের স্বাদ পাবে না গুঠি আমের পিতাই মুক্তা ভেসকাই দিবে কথা বলেন তাহলে মনে রাখতে হবে আপনার যাকে দিয়ে সংসার শুরু করতে চাচ্ছেন যেখানে আপনি কি করতে চাচ্ছেন আপনার ছেলে মেয়েকে জান্নাতি ছেলে মেয়ে চাচ্ছেন আপনার ছেলে মেয়ে বুলবুল কণ্ঠে কি কোকিল কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে আপনার সঙ্গে নামাজ পড়বে মুখী হবে বার্ধক্যকালে আপনার মাথার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে এমনটা যদি চান তাহলে এই স্বাদ পূরণ করতে হলে কি করতে হবে একজন সৎ রমণী ঘরে বধূ হিসাবে নিয়ে আসতে হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও মাতা এই দুনিয়া আলমার আতুস্ত হালকামা পাল আলী সালাতাম এই পৃথিবীতে হে মানব হে আমার উম্মাদে মহাম্মাদি এই পৃথিবীতে সব কিছুই তোমার উপকারার্থে চন্দ্র নক্ষত্র সূর্য এই পৃথিবীর হীরা মক্কা টাকা পয়সা সব কিছুই তোমার উপকারের জন্য কিন্তু চাইতে যার মাধ্যমে তুমি বেশি উপকৃত হবে সে হলো তোমার সৎ রমণী ছাত্রমণির পরিচয় আপনাদের একটু পরে দিব কারণ নির্বাচন করতে তো হবে কেমনে এখন প্রশ্ন করবেন যে কেমনে আমরা শিক্ষক মানুষ তো প্রশ্ন নিজে করে নিজে উত্তর দিই আমরা ভুল করবো না ইনশাল্লাহ উত্তর পেয়ে যাবে বন্ধুগণ হাজরা তোমার ফারুক রাজাল্লাহ তাল আনহুর কাছে এক বাবা এসে অভিযোগ করলেন হে আমিরুল মমিন আমার সন্তান আমার অবাধ্য সন্তান হাজরা তোমার সম্পর্কে কিছু জানেন তল্লা করে সাথে সাথে রিয়াকশন দেখাও এমন অবাধ্য সন্তান আমার আমার রাজত্বে ডেকে নিয়ে আসা হলো সন্তান শ্রদ্ধার করে কাঁপতেছে আমিরুল মোমিন ওমার ফারুক জিজ্ঞেস করলেন হে বৎস তোমার বাবা তোমার বিরুদ্ধে নাফার মানে সন্তান বলে আমার কাছে আপিল করেছে কথা কি সত্য বললেন হ্যাঁ তবে হে আমিরুল মোমিনিন আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে করো একটা কেন দশটা করো প্রশ্নটি কি আমার বাবা আমার কাছে অনেক কিছু পাই আমার বাবার হক রয়েছে আমার প্রতি অনেক আমি সন্তান হিসেবে আমার বাবার প্রতি কোনো হাত রয়েছে কি না এটা আমি জানতে চাই আমিরুল মমিনিন বললেন হ্যাঁ তোমার হক রয়েছে তোমার বাবার উপরে বেশ হকগুলি কি বললেন প্রথম হক হল তুমি যার গর্ভ থেকে এসেছ সেই মা একজন সৎ রমণী হিসেবে তাকে নির্বাচন করা এবার যুবক একটু সোজা হয়ে দাঁড়াইছে কাঁপতে ছিল না এতক্ষণ দ্বিতীয় তোমার একটি জন্মের পরে সুন্দর নাম রেখে দেওয়া আর তৃতীয় তোমাকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া এবার বুক ফিলিয়ে সন্তান বাবার দিকে চাই সে এবার আমিরুল মমিনের দিকে চেয়ে বলেন আমার বাবা আমার মা হিসাবে ভালো মহিলা নির্বাচন করেননি আমার মা এমন এমন এমন বুঝে নিন হ্যাঁ মা তো দুই নম্বরের নামটাও ভালো না কি নাম রাখেন আপনারা ঝন্টু মন্টু টন্টু হ্যাঁ ডাব্লু বিউ এম জি কে এল সাগর বাতাস ইত্যাদি হ্যাঁ আর আমাকে কোনো শিক্ষা দেয় নাই রাজা আচ্ছা, তোমার রাজি আল্লাহ আনহু সেই বাবার দিকে দৃষ্টি করে রাগান্বিত হয়ে বললেন কাদা কাকতা রাজা কাবলা অপু কি কালাক কাবলা অপু কি হিলাক তোমার সন্তানের তুমি নাফার মানি করেছ তোমার সন্তান তোমার নাফার মানি করার পূর্বে বিচার ফাইসলা হয়ে গেল বন্ধুগণ এই জন্য যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন প্রতি বসে বলবেন মসজিদে উঠে হাওমাও করে কাঁদবেন তোমরা একটু বসে আমার বিচার করে দাও আমার সন্তান আমাকে ধরে মেরেছে বাড়ি থেকে বাইরে করে দিয়েছে বলবো আপনি বলবো সেই ব্যক্তি নির্বোধ ভুল করেছি তার যখন সময় ছিল এখন আফসুস করে আর কাজ হবে না এজন্য বন্ধুগণ মা নির্বাচনে যদি ভুল করে দেন আপনার বধু নির্বাচনে যদি ভুল করে দেন আপনি যদি কি দেখেন সাল্লাম বলছেন তুন কাহুল মারা আর বা মানুষ চারটা জিনিস দেখে বিয়ে করে লিমা আলিহা মাল আছে কিনা সম্পদ আছে কিনা রঙিন টেলিভিশন দিতে পারবে তো সুশীল বাবাজি ফ্রিজ আছে তো হন্ডাটা আছে তো হ্যাঁ বিয়ের সময় কত টাকা ব্যাংক ব্যালেন্স আমাকে চেক কেটে দিবে আছে তো দুই নম্বরে ওরে জামা আলিহা সুন্দরী দেখে সুন্দরী দেখে তার সৌন্দর্য যে কোথায় এর আগে নষ্ট করেছে খবর নেই হয় না এমনটা তারপরে দেখে বলে আসা আচ্ছা বিহা কোন বংশের চৌধুরী বংশের মেয়ে কি না আরে অমুক চৌধুরী মেয়ে দেখার দরকার নেই ওকে চার নম্বরে দেখে বলে দিন হা ধর্ম দেখে চার নম্বরে মা সুরা ফাতাহাটা পড়তে পারো মাঝে মাঝে বাদ দিয়ে অলাপ আল্লি আর চলবে মেয়ে মানুষ আরে ভয় পেয়েছে জন্য বলতে পারে না হ্যাঁ কালিমাটা বলো তো লা লা লা লা লা বলে হবে ভয় পেয়ে গেছে মেয়ে লা ইসলাম হা ফি এটাই কি হলো বধূ নির্বাচনে স্ত্রী নির্বাচনের পদ্ধতি আল্লাহ রসুল বলছেন ফানসার বেদাত দিন তারে রাতে রাত দিনকে অগ্রাধিকার দাও এর মানে সুন্দরীকে আল্লাহ রবুল্লা আলমিন এবং তার রাসুল দিন অস্বীকার করে নাই দিনের সঙ্গে কোরআন পড়তে পারে পর্দা পুশিদা করে নামাজ পড়ে নামাজ না পড়ে সে কাফেরা নামাজ যদি না পড়ে সে কাফের আগে মনে আলোচনা আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছিলাম তাহলে তার থেকে আপনি কি পেতে চান হ্যাঁ সেই নিম গাছ থেকে আপনি আম পেতে চান আঙ্গুর ফল খেতে চান রসে ভরা টক আপনার টকটকা কি বলে ওটাকে ইস্যু পাবেন দি মানে কমলা লেবু খেতে চান এটা তো নির্বোধের কাজ হবে এই জন্য আল্লাহ রসুল বলছেন তুমি দিন অগ্রাধিকার দাও এটা হবে তোমার জন্য মঙ্গল আল্লাহ এজন্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল আল্লাহ একজন ভালো রমণীর চরিত্র সম্পর্কে গুণাবলী সম্পর্কে আমাদেরকে একটু বলেন আল্লাহ রসুল বললেন এজা নাদারতা ইলাইহা সাররাতকা যখন তুমি তার দিকে রিক্সা চালিয়ে তুমি যাও আর ভ্যান চালিয়ে যাও আর যতই কষ্ট করো হালবাই হও আর অফিস থেকে দশ ঘন্টার ডিউটি করে হোক আর সৌদি আরব থেকে আপনার চামড়া পুড়িয়ে গিয়ে পাঁচ বছর দশ বছর পরে গিয়ে যখন হাজির হবে আল্লাহ রসুল বলছেন তোমার মনে আনন্দ ফুটে দিবে আল্লাহ যদি বউটা খুব সুন্দরী হয় ঘরে ঢুকার সময় বাড়িতে প্রবেশ করার সময় যদি বলে একটা কিছু অভিযোগ দাঁড় করে মেজাজটা কেমন হবে আর যদি আপনার আল্লাহ রসুল বলছেন সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার সময় নেই আল্লাহ রসুল বলছেন যদি তার দিকে দৃষ্টি দাও মনে আনন্দ ফুটে আসবে মুখ তোমার উজ্জ্বল হয়ে যাবে তুমি হাসি আনন্দ উল্লাসে তুমি ফুটে ফুটে ফেটে পড়বে আল্লাহ হয় এই গুণটা একজন কালো কুৎসিত মেয়েরও হতে পারে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ওলা আমাতুন খারমা সৌদা একজন কুৎসিত কালো নাকটা চোখাটাও যদি মেয়ে হয় তেরাও যদি হয় আর যদি তার মধ্যে ভালো চরিত্র থাকে ওইটাকেই তুমি কারো অগ্রাধিকার দাও এতেই তোমার দিন এবং দুনিয়ার কি হবে কল্যাণ বই আনতে পারবে তুমি এরপরে দ্বিতীয় দ্বিতীয় সেফারটা কি গুণটা কি ওই তা আলাই আবার রাখা যদি কসম খেয়ে ফেলো ঈদের রাত্রে বাজার ঈদের সব কাপড় ভালো কাপড়গুলি সব ভালো শাড়িগুলি কিনে নিয়ে চলে গেল মানুষ আজকেই তোমাকে যেতে হবে আমার শাড়ি কিনতে হবে বলে আল্লাহর কসম করে বলছে আজকে তোমার শাড়ি কিনতে পারলো আমার কাজ রয়েছে মুখ জায়গায় আমার অর্ডার রয়েছে চুপ করে যাবে বললো না তোমার রাখো তোমার ওয়াদা রাখো তোমার অমুক কাজ যেতেই হবে মোট কথা কসম কখন খায় মানুষ বলেন তো যখন রাজ হয়ে যায় আল্লাহ কসমই করবো না এই খবর আজকে আজকে চলো আমার মার বাড়ি যেতে হবে না আজকে কাজ আছে বলে না যেতে না অসম করে বলছে আজকে যেতে পারবো না তো সত্রমণির পরিচয় হলো আপনাকে ওই রাগের সময় আর বিরক্ত করবে না ঠিক আছে কালকেই যাব তিন নম্বরে গুণ হলো ওই রাগিব তানহা যদি তুমি তার থেকে বাইরে যাও সফরে চলে যাও সৌদি আরব যাও লন্ডন যাও আমেরিকা যাও বা ঢাকা যাও যেখানেই তুমি চলে যাও আস্তানা ফরজাহা তার লজ্জাস্থানের কি করে হেফাজত করে দুই নম্বরে তোমার সম্পদের হেফাজত করে আপনি গেলেন ঢাকা আর এখান থেকে পাঠালেন টাকা আর পিছন বাড়ি দিয়ে পাঠিয়ে দিল আপনার অন্যদিকে বন্ধু বান্ধব নিয়ে বা অন্য জায়গায় যেখানে তার পছন্দ সেখানে এমনটা করে না আর কি করে তোমার মণিমুক্তা কলিজার টুকরা সন্তানদের কি করে লালন পালন ঠিক মতো করে যেটা আমাদের আজকের আসল বিষয় তার হেফাজত করে তার কার চরিত্রের হেফাজত করে কারণ মেয়ে জাতির সবচেয়ে বড় খেয়ানা বিয়ের পরে বা আগে তার লজ্জাস্থানকে হারাম যা ভাবে পরিচর্যা করে ব্যবহার করে আপনি যখন বাইরে থাকবেন আপনার স্ত্রী তার লজ্জাস্থানের হেফাজত আপনার সম্পদের হেফাজত আপনার কলিজার টুকরার ছেলে মেয়েদের হেফাজত করবে এটা হল তৃতীয় গুণ চতুর্থ গুণ ইয়াসির অল্পেই সন্তুষ্ট সোজা আরব যাওয়ার সময় বাবার জমি বিক্রি করে পাঠাইছি আমার গলার হাতটা কেন এক ঘুরে নিয়েছিস হ্যাঁ বিয়ের সময় অনেক টাকা আমার বাবা দিয়েছে এই পাঁচ হাজার টাকায় শাড়ি চলবো না ঈদের দিন আমার দশ হাজার টাকা দিতে হবে ঈদের দিনের গন্ডগোল সব আনন্দ শেষ হয় না বন্ধু একজন একজন যদি মানুষ তার বাড়িতে গিয়ে তার মুখে আনন্দ ফুটে স্ত্রী যদি তা আপনার রাগের অবস্থা আপনার সঙ্গে ভালো ব্যবহার আপনার ব্যাপারটা বোঝার চেষ্টা করে যদি আপনার স্ত্রী অন্য জায়গায় না চলে যায় অনেক বন্ধুরা বিদেশ থেকে আট বছর পরে গিয়ে দেখে স্ত্রী বাড়িতে নেই গেছে আর এক বন্ধুর হাত ধরে আর কত সবুর করবে বন্ধুগণ মনে রাখবেন তারপরে আপনার সম্পদ ঠিক আছে ছেলে মেয়ে ঠিক আছে আর যাই নিয়ে গেছেন তাতে মার হাবা আহলান মার হাবা ওই ব্যক্তি দুনিয়াতেই জান্নাত না আপনার একমত আমার সঙ্গে সংসার বলেন সুখের হয় রমণীর এই জন্যে নেপোলিয়ান একটা কথা আছে তুমি একটা ভালো মা দাও আমি একটা তোমাকে উৎকৃষ্ট সমাজ দান করব এই জন্য বন্ধুগণ নির্বাচনে যদি ভুল করেন ডিমান্ডের কথা যদি ভেবে বিহাই সাহেব মেয়ে তো ঠিকই আছে এখনো দেখে নাই আপনার তো আর কিছু জিজ্ঞেস করতে হবে না ছেলেরে আমার কি দিবেন অনেক কষ্ট করে ডাক্তারি পাস করাইছি বন্ধুগণ কখনোই এই আর ঢোকাই পড়বেন না যদি আপনি সত্যি আপনার ছেলে মেয়েকে সত্যিকারে লালন পালন করতে চান তাহলে প্রথম যে আপনার ছেলে মেয়ের শিক্ষিকা প্রথম যিনি আপনার সেই ছেলে মেয়ের যে প্রথম যে কি করবে লালন পালনের দায়িত্ব তাকে আপনার কি করতে হবে নির্বাচনে ভুল করা চলবে না নির্বাচন করলেন সংক্ষেপে বলি আপনাদের ভালো নির্বাচন করলেন এবার বধূ হিসাবে ঘরে নিয়ে আসলেন বাসর ঘরে প্রেম প্রীতি করার আগে আপনার একটি দোয়া রয়েছে পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহ জন্নিবনা শৈতানা ও জন্নিবি শৈতানা মা রাজাকানা আল্লাহ রসুল বলছেন এই বিশেষ মুহূর্তে যে দোয়াটি পাঠ করবে যদি আল্লাহ রব্বুল আলমিন তাকে সন্তান দান করেন লাম ইয়াদুর শৈতান শৈতান ওই বাচ্চাকে ধোকা দিতে পারবে না শয়তান তাকে কি করতে পারবে কষ্ট দিতে পারবে না শৈতানের কাজ কি নামে প্রতীক করেন তাই না আর আপনি চাইছেন জান্নাতে ভালো মেয়ে নির্বাচন করেছেন মাশাল্লাহ সবকিছুই ঠিক আছে কিন্তু যদি ভুল করে ফেলেন এই জন্য অনেকের মতেই যদি কেউ বিশেষ মুহূর্তে এই দোয়াটি পাঠ না করে শয়তানও অংশগ্রহণ করেন বলেন নওয়াজ যদি আপনার ভাগ্যে জুটে যায় সে রজনীতেই বা যে রজনীতেই হোক যখনই এই আনন্দ করবে কেউ তখন এই দোয়া পাঠ করতে হবে এই জন্য ইমাম বখের রহমাতুল্লাহ আলাই এই আদিষ্ট দিয়ে বলেছেন মুহূর্তে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লা বলা উচিত এরপর আপনাকে দোয়া করতে হবে বাচ্চা যখন এই বাচ্চা পেটে এরপর আপনার দোয়া চালাতে হবে দোয়া কি রব্দে হাবলি মিল্লাদুন কামিনাস রব্দে হাবলি মিনাস আলহীন ইব্রাহিম আলাইসালাম দোয়া করেছেন আল্লাহ সৎ সন্তান আমাকে দান করি হজর জাকারি আলাই সালাম দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন আল্লাহ বুড়ো হয়ে গেছি বাচ্চা কাচ্চা নাই আমার একটা ভালো উত্তর সুরি তুমি আমাকে দান করো একাই আমাকে নিয়ে নিও না আল্লাহ তাহলে আপনি সৎ সন্তানের জন্য দোয়া করবেন হজরত জাকারি আলাই সালাম অন্য জায়গায় দোয়া করতেছেন রব্বানা আবলানা রব্বানা অন্য জায়গায় মোমিনদের দোয়ার কথা সম্পর্কে সুরা ফুরকান আল্লাহ বলছেন রব আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন আল্লাহ এমন বউ দাও ঘরে আর এমন সৎ সন্তান দাও ঘরে যাকে দেখে আমার চোখ জুড়াই যাবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এর কিনে আসবে সার্টিফিকেট নিয়ে আসবে ডক্টরেট আবার এদিক দিয়ে চরিত্রের দিক দিয়েও আপনার ভালো সার্টিফিকেট স্কুলের ভালো ছেলে হিসাবে আপনাকে কি সার্টিফিকেট নিয়ে আসবে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো কিন্তু আপনার চরিত্র লাস্ট ক্লাস লাস্ট না কি বলে ওটাকে ইংরাজি আমি ইংরাজি ভালো জানি না আপনারা শিখে দেন আমাকে মানে এখানে নিচের দিকে আর কি আমি চাচ্ছে আর কি হ্যাঁ তো বন্ধুগণ মনে রাখতে হবে যে আপনার সন্তানের জন্য দোয়া করতে হবে হজরত জাকারি আলহিসাম বা অন্য আরো দোয়া রয়েছে এরপরে ভালো কথা এবার আপনার ঘরে সন্তান চলে আসলো সংক্ষেপে নাটকের মতো মনে করেন ধরনের মানে চলে আসলো ঘরে আপনার সন্তান ঠিক তো নাটকগুলি এভাবে দেখা নাই বিয়ে হলো তার কয়েকদিন পরে কিছু তারপরে সিনারিতে কি বাচ্চা চলে আসলো ঘরে হয় না তোমার যেভাবে আপনার ঘরে শিশু সন্তান এসেছে আপনার কি করণীয় আপনার প্রথম করণীয় হলো বাচ্চার দুই কানে আজান এক কানে ডান কানে আজান আর বাপ কানে একামাত দিয়ে দেওয়া আল্লাহ أكبر আল্লাহ أكبر আল্লাহ أكبر আল্লাহ أكبر أشهد আল্লাহ لا إله إلا الله أشهد أن محمد رسول الله হে বৎস তুমি এই পৃথিবীতে এসেছো অনেক কিছুই কে বড় দেখবে পাহাড় পর্বত আসমান জমিন তোমার বাবা মা অনেককেই তোমার কাছে বড় মনে হবে হবে না কিন্তু মনে রাখো সবচাইতে বড় তোমার প্রভু মহান রব্বুল আলমিন এর চাইতে বড় কেউ নেই তার কানে ঢুকাই দেবে এরপরে তাকে বলে দেন নামা শাহাদাতের কথা এক আল্লাহ তহিদের কথা তার কানে পৌঁছে দেন এবং তোমার নেতা তোমার আদর্শ নেতা তোমার একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের সাক্ষ্য তুমি জেনে নাও তারপরে কল্যাণের কথা তুমি জেনে নাও নামাজ তোমাকে বড় হবে পড়তে হবে কথা তুমি জেনে নাও ঠিক এইভাবে কামতে ওই কথাগুলি জানিয়ে দিতে হবে সাত দিন যখন হবে কি করবেন ঢোল আর তবলার হারমোনি নিয়ে এসে উৎসবের অনুষ্ঠান না আল্লাহ রসুল বল কি করতে হবে আকিকা আকিকা বোঝেন তো আকিকা করতে হবে আমাদের দেশে প্রচলিত আছে দিনাজপুরে মুসলমানি বুঝেন তো হ্যাঁ ওই মুসলমানের জন্য বড় বড় খাসি পালন করে কিন্তু আকিকা দেয় না ওরা রাসুল্লাহ সাল্লাম বলছেন প্রতিটি সন্তান আকিকার সঙ্গে কি থাকে মারহুন থেকে যায় বন্দর থেকে যায় বাবা যাই হোক এর বিরাট গুরুত্ব রয়েছে এই দিন আপনার আকিকা করে সুন্দর একটি নাম রাখতে হবে W R S R V না আল্লাহ রসুল বলছেন আহাবুল আসমাইল আল্লাহ আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহ নিকটে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে কি আবদুল্লাহ আব্দুর রহমান এই পুরাতন মডেল মুখ বুড়ো নাম রাখা দেয়নি আমার ছেলে কি আবদুল্লাহ আব্দুর রহমান নাকি আমার ছেলে হলো কি সাগর আর বাতাস পাহাড় আর পর্বত আপনার ছেলেকে আপনি আবদুল্লাহ বানাতে যদি নাম আবদুল্লাহ না বা আল্লাহর বান্দা না করেন রহমানের বান্দাজির পছন্দ না করেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাম কি করতেন নাম পরিবর্তন করেছেন খারাপ নাম থাকলে পরিবর্তন করেছেন একজন সাহাবিকে জিজ্ঞেস করলেন তো তার বাবার নাম হুজুর মানে সব সময় চিন্তাগ্রস্ত আল্লাহ রসুল বলে নামটা পরিবর্তন করে দাও বলে আমার দাদা রেখেছিল শখ করে তিনি রেখেছেন কিভাবে পরিবর্তন করি আরে আকিকা দিয়ে হুজুর দেখেই নাম রেখেছি আপনি আবার কোন হুজুর নাম পরিবর্তন করতে কন আল্লাহ রসুলের ওই জিহাদটা ওই সাহাবি গ্রহণ করলেন না আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আফসুস করতেন যদি আল্লাহ রসুলকে বলতাম যে একটা ভালো নাম রেখে দিন আমাদের পরিবারে সব সময় হজম মানে চিন্তাগ্রস্ত সবাই শুধু চিন্তার চিন্তা সকলেই যেন চিন্তার রোগের রোগী আল্লাহ নামের প্রভাব আছে বন্ধু এই জন্য অনেক সময় ভালো নাম রাখার পরে আবার ছোট ছোট দুই অক্ষরের নাম আমার কাছে বলে হচ্ছে ছোট অক্ষর দেন এই দুই অক্ষর ডাকতে তো এত বড় নাম কি ডাকা যায় আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা সব সময় ডাকবেন সে আল্লাহর বান্দা হওয়ার জন্য সে তাকে আল্লাহ ওইভাবে তাকে তৈরি করবেন আর যদি বলেন তাকে সাগর সাগরের কাজ কি ডুবিয়ে দেওয়া লোনা পানি তোর ব্যবহারটাও তো লোনা হতে পারে হ্যাঁ তিক্ত হতে পারে মজা আনাও হতে পারে এই জন্য বন্ধুগণ নাম নির্বাচন ঠিক মতো করবেন আর মাথার চোল কেটে আপনার স্বর্ণ অথবা চাঁদির ওজন করে যতগুলি চুল অতগুলো চাঁদি বা স্বর্ণ ফকির মিসকিনকে দান করে দেবেন আর কি করবেন জাফরান কালি দিয়ে মাখাই দিবেন কারণ আল্লাহ রসুল বলছেন ওই যে জন্মের যে জন্ম অবস্থায় যে চুলটা আছে সেটাকে আল্লাহ আদা মানে কষ্টদায়ক বলেছেন দূর করে দেয় জাফরান কালি দিলে চুলের গোড়া শক্ত হয়ে মাথার চামড়াটা তো লম থাকে নাও থাকে না এটা শক্ত শক্তটা মারপিটের সঙ্গে ঘর্ষণ খায় এবং ওটাতে এক প্রকারই হয় জন্যে জাফরান কালি দিলে শক্ত হয়ে যাবে এর বৈজ্ঞানিক আপনার মেডিকেল সায়েন্সের অনেক ফায়দার কথা আছে সেদিকে আপনাদের নিয়ে যেতে চাই না কারণ আমি ডাক্তার না এরপরে বন্ধুগণ আপনার করতে হবে কি বাচ্চা এবার আপনার তার যে শারীরিক আপনি চিন্তা ভাবনা ঠিক মতো করবেন তার ব্রেন যাতে করে বাড়ে ফল ঠিক করে ছেলেকে খাওয়াবে এখান থেকে লিখে দাও বাচ্চাকে ডিম ঠিক মতো খাওয়াবে আরে যতই টাকা লাগো হ্যাঁ এটা করবে ওটা করবে তার সঙ্গে সঙ্গে তার চারিত্রিক গুণাবলীর কথা আপনাকে মনে রাখতে হবে এবার আপনাদের বলতে চাই প্রথম যখন আপনার বাচ্চা এবং বিশেষ করে আপনার পরিবারে ইসলামিক হিস্ট্রি কালচার বইপত্র কোরআন তেলাওয়াত জিকির আজগার আপনার বেশি বেশি করে নফল নামাজ ইত্যাদি ইত্যাদি হতে হবে ঠিক কিনা আর যদি বাড়িটা হয়ে যায় সিনেমার হল আজকাল অনেক দেশে সিনেমার হল বাইরে পাওয়া যায় না কিন্তু বাড়িটা সিনেমার হলের চাইতেও বড় খারাপ তেমনটা যদি হয়ে যায় ডিসেন্টিনার যদি আপনার ওই সব কিছু দেখে এমনকি আদিস করণের আলোকে এটাই বোঝা যায় এবং আপনার যেটা সাইকোলজি বলে বা মেডিকেল সায়েন্স বলে মার পেটে বাচ্চা থাকা অবস্থায় মা মা যে ধরনের কৃষ্টি কালচারে অভ্যস্ত হবে তার প্রভাব তার পেটের সন্তানের উপরে পড়বে এবং পেটে থাকার অবস্থাতেই আপনাকে সচেতন হতে হবে এজন্য বন্ধুগণ এরপরে আমরা চলে যাই আগ ধাপ আগে বাচ্চা এবার আপনার কথা বলতে শিখলো কি শিখাবেন আত্মিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়ো দুটো সিং এগুলি না প্রথম কথা শেখাতে বলা বউ বলো বাবা ওই যে আসাদু আল্লাহ ইলাহ ওই যে আকামা একামতে শিখিয়েছিলেন কি আল্লাহ আকবার আল্লাহর সঙ্গে পরিচয় করে দিতে হবে আল্লাহর তৌহিদের কথা স্বীকার দিতে হবে আপনাকে মনে রাখতে হবে আবদন আপনার এই সন্তানকে আল্লাহর সঠিক আবেদ সঠিক বান্দা আল্লাহর তৌহিদকে তার মুখে প্রথম উচ্চারণ করে দিতে হবে বলো বাবা ইলাহা ওয়ান্না মোহাম্মদুর রসুল্লাহ আর একটু বড় হবে এর অর্থ বুঝিয়ে দেবে এইভাবে পর্যায়ক্রমে এরপরে আল্লাহর সঙ্গে পরিচয় করিতে হবে বাবা তোমাকে কে সৃষ্টি করেছে মার রব্যকা তোমার প্রভুকে পাঁচটা বললো প্রভু মানে কে বাবা মানে যে তোমাকে লালন পালন করে বলে তুমি ছেলে কি দেখে মা বাবাই তোমাকে লালন পালন করে বলে দিবেন না বলো আল্লাহ রব্বি আল্লাহ আমার প্রভু আল্লাহ সৌদি আরবের ছেলে বাসে ক্লাস ওয়ানে পড়া হয় মার রব্যকা রব্বি আল্লাহ এরপরে মান খা মার মাইল্লারি খালা কাকা তোমাকে কে সৃষ্টি করেছে বাবা বলবে যে মারপেট খেয়েছি মা না আপনি বলে দিন আল্লাহুল্লাদি খালা কাকা খালা কাকুল্লা সেই সেই মহান রব্বুল আলমিন তোমাকে এবং সমস্ত পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে তাকে এইভাবে শিক্ষা দিন মাইল্লাদি কাল জিবাল ওয়াল আনহার ওয়াসামা ওয়াল আর এই বড় বড় পাহাড় পর্বত সূর্য নক্ষত্র আর আপনার এই নদী নালা হ্যাঁ আসমান জমিন কে সৃষ্টি করেছে বাবা বলবে আমার দেশের প্রেসিডেন্ট বলবে না কে করেছে আল্লাহ তুমি যে ফল খাও কে তৈরি করেছে বলবে তুমি কিনে নিশ্চিত আমি বাবা তো মনে করেছে বাবা এটা তৈরি করে নিচ্ছে না বলে দাও এই গাছকে বানিয়েছে গাছে ফল দিয়েছে কে বাচ্চা হয়তো বলবে তুমি লাগিয়েছিলে তুমি দিয়েছো বলবে না বলে দেন আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন যে না আল্লাহ আল্লাহ তৈরি করেছে আল্লাহ দিয়েছে বাবা ইত্যাদি ইত্যাদি এটা আপনারা ব্যাখ্যা করতে থাকেন কত দূরে যাই আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেন তারপরে যেটা হবে তৃতীয় পদক্ষেপ যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না বাবা হজরত লোকমান যখন তার সন্তানকে হুশিয়ার করতেছিলেন وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হে প্রিয় বৎস আল্লাহর সঙ্গে শিরিক করবে না কারণ শিরিক হচ্ছে সবচাইতে বড় অপরাধ এরপরে মা বাবার পরিচয় আল্লাহর কুদরতের পরিচয় হজরত আপনারা সুরা লোকমান পড়ে পড়ে নেবেন এটা আজকে গিয়ে পড়ার চেষ্টা করবো অথবা কালকে সুরা লোকমানের সম্ভবত তেরো থেকে নে বা তিন থেকে মানে চোদ্দ পনেরো আয় পর্যন্ত তেরো আয় পর্যন্ত পড়বেন প্রথম পাঁচটা দ্বিতীয় পৃষ্ঠাতে প্রথম আল্লাহর সঙ্গে পরিচয় করে দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে শিরিক করবে না দ্বিতীয় মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে তৃতীয় মা বাবা যদি তুমি যেহেতু বড় মনে করতে তোমার সব কিছু দায়িত্ব পালন করছে আল্লাহর বিরুদ্ধে যদি কিছু করতে চায় খবরদার এটা মেনে নিবে না তৃতীয় আল্লাহর ক্ষমতা সম্পর্কে পরিচয় করে দিলেন যে তুমি যদি আসমানে হও জমিনে হও পাথরের মধ্যে হও সব কিছুকে আল্লাহ হাজির করতে পারবে তারপরে বললেন ইয়া বুনাই আকিমিসলা নামাজ আদায় করবে ও আমর বিল মারুফ ভালো কাজের আদেশ করবে ওয়ানহানিল কার খারাপ কাজের নিষেধ করবে অসবির আলা আলী অসবির আলামা আসাবাকা মিনজাল মনে ভুল হয়ে যাই হোক এরপরে দাওয়াতের কাজ ভালো কাজ বলতে ছোট ছেলে তো এই মোল্লার বেটা তুই এত কুটকুট করে কি কইসলে হ্যাঁ আমার মেয়ে একদিন তার এক আঙ্কেল বেড়াতে এসেছে দু সম্পর্ক বাম হাতে খাচ্ছে আমার মেয়ের বয়স তখন আড়াই বছর বলে আঙ্কেল আপনি বাম হাতে খাচ্ছেন পান করছেন যে শয়তান বাম হাতে পান করে ডান হাতে পান করেন তো আমার বাচ্চার দিকে তাকায় একবার আমার দিকে একবার দেখে আমি বললাম যে হ্যাঁ আল্লাহ রসুল বলছেন তোমরা বাম হাতে পান করো না খেও না কারণ শয়তান বাম হাতে খায় এবং পান করে বন্ধুগণ সময় অনেক আপনাদের নিয়ে নিছি মনে রাখতে হবে এরপরে আপনাকে এরপরে কি বললেন বাবা যখন তুমি পথে চলবে ধীর না ধীরে না জোরে মধ্যম গতিতে তাই সময় যখন কথা বলবে কেমন আছো মুখটা ঘুরিয়ে না কেমন আছো ভালো আছো তো হেসে হেসে এরপরে তোমার শব্দটাকে খুব বেশি করে বলবে না খুব ওয়াক্তি সৌতা ছোট করে কথা বলবে খুব চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলবে না কারণ এন্না আনকার সৌতুল হামির হামির মানে গাধা হামির পর্যন্ত আপনাদের একটা পড়া দিলাম আপনাদের তবে আপনারা ছাত্র হিসাবে না ভাই হিসাবে বন্ধুগণ মনে রাখবেন এরপরে আপনার দায়িত্ব অনেক কিছুই রয়েছে জান্নাত জাহান্নামের কথা শিখিয়ে দিবেন তারপরে আপনার বিশেষ করে নামাজ শিক্ষা দিবেন কারণ আল্লাহ রসুল বলছেন মুরু আউলা রাখুন বিশ্বরা আপনাও বেই তবে এসিন সাত বছর বয়সের নামাজের আদেশ করো দশ বছরের মার দাও আর তাদের বিছানা আলাদা করে দাও বিশেষ করে আল্লাহর তাহিদ বলবেন কোন যদি চাইতে হয় ওয়াইদা সালতা ফসলিল্লাহ বাবা যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় আল্লাহ চাইতে হবে বুঝছেন ওয়াইদা টান তাফাস্তাইন বিল্লাহ যদি সহযোগিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে সহযোগিতা চাইবে ইত্যাদি ঠিক এইভাবে বাচ্চাকে কোরআন পড়া শিক্ষা দিবেন এরপরে বাচ্চাকে আপনার কাউকে গাড়িগুলার জন্য না করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের অনেকেই তোমরা করো কি বাবা মাকে গালি দাও সাহবা একরাম বললেন এমন ব্যাকুব ব্যক্তি তো আমাদের মধ্যে নেই নিজের বাবা মাকে গালি দেয় আছে না কেউ আছে বাংলাদেশের সমাজে বাবা মাকেও গালি দেয় আল্লাহ সাহবা একরাম আশ্চর্য কেবল তারা মুসলমান হয়েছে এই তো নতুন কিন্তু তারা জাহিলিয়াতের যুগেও তারা বাবা মাকে গালি দো না আজকে মুসলমান ছেলেরা বাবা মাকে গালি দেয় হাই আফসোস আল্লাহ মাছ ধরে করে সাহাবাইকে আশ্চর্য জিজ্ঞেস করলেন এমনটা কি হতে পারে আল্লাহ রসুল বললেন তোমরা যদি কাউরি বাবা মাকে গালি দাও এই চোরের বেটা হে আপনারে গালি দিবে না যে বাটপাড়ের বেটা আপনার বাবারে বাটপাড় বানালো না আল্লাহ রসুল বললেন যে তুমি কাউরি বাবা মাকে গালি দাও সে তখন তোমার বাবা মাকে গালি দেয় এইভাবেই গালি দেওয়া হয় আপনি যদি ইট না মারতে তাহলে কি পাটকেল খেতেন চোর না চোর না বললে কি আপনার বাবারে বাটপাড় কইতো কক্ষণই বলতো না এইভাবে গালি এই জন্য ছেলে মেয়েদেরকে শেখাতো কখনোই যেন তা মন্দ কথা ফাহেস কথা অশ্লীল কথা খারাপ বাক্য আল্লাহ যেটাতে নারাজ হয় এমন যেন বাক্য ব্যবহার না করে কোনটি ভালো কোনটি মন্দ আপনাকে শিখাইতে হবে এরপরে হলো যে যে সমস্ত জায়েজ খেলাধুলা রয়েছে খেলাধুলা অনেক মানুষ আছে মাসাল্লাহ হুজুর নতুন করে হুজুর হয়েছে বাচ্চা কি করে না একটু একটা ফুটবল কিনে দিবে না একটা কিছু মানে জায়েজ যে খেলাগুলি শর্ত সাপেক্ষ অনেক খেলায় জায়েজ আছে বন্ধু এই জন্য আপনি জেনে নেবেন যে কোন কোন খেলাগুলি যায় সেই সমস্ত খেলাগুলির আপনার তাকে শিক্ষা দিবেন এবং যেগুলি হারাম তাবা খেলা ওই আপনার কি খেলা তাস খেলা বা যেগুলি আপনার কি বলে জোয়া খেলা এগুলি আপনাকে নিষেধ করতে হবে এবং যেগুলি ভালো খেলা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে এরপরে আপনাকে মনে রাখতে হবে যে বাচ্চা মিথ্যা কথা যেন না বলে কারণ মিথ্যা জাহান নামের দিকে নিয়ে যায় সত্য কথা জান্নাতের দিকে নিয়ে যায় এ কথা জান্নাতের কথা বাবা জান্নাতের কোন ফল রয়েছে এই রয়েছে তুমি এটা করো জান্নাত পড়ে বাচ্চারা কিন্তু করবে করবে না জাহান্নাম নাম কি আব্বু এই ধরনের আগর আছে যদি ইয়ে করো খারাপ কাজ করো আল্লাহ ওখানে পুরাবে ছোট বাচ্চা বুঝবে ঠিকই সে কি বলবে না মিথ্যা বলছেন বাবা মা যা বলে সবই সত্য ছেলের কাছে ঠিক কিনা মিথ্যাটাও সত্য সত্যটাও সত্য এই জন্য যখন বাবা বলে কেউ যদি নক করে বাবা যে বলে দাও যে নাই বুঝছেন না তো মনে করে যে মেহমান কেউ যদি বাবাকে ডাকে তাহলে নাই বলতে হয় ওটাই সত্য মনে করে ছেলে ঠিক না এই জন্যে আপনাকে সত্য বা কথা তাকে শিক্ষা দিতে হবে এরপরে যেটা হলো হালাল খাদ্য তাকে খাওয়াতে হবে এটা আপনার দায়িত্ব কারণ ইবনে খালদুন বলছেন হারাম খাওয়ার একটা কুপ্রভাব রয়েছে যদি কোনো ব্যক্তি হারাম বাচ্চাকে খাওয়ায় তারপরে যদি সে কি করে ভালো পথে নিয়ে যেতে চায় কখনই যাবে না যাবেই বাঁকা দিকে এই জন্য দেখবেন যারা সুদ ঘুষ খায় তাদের ছেলে মেয়েরা স্ত্রী এক একজন এক এক দিকে পেট ভরে আনন্দ করে বাড়িতে একসঙ্গে খেতে পারে না হোটেলে খেতে হয় বুঝছেন তো এই জন্যে আপনাকে ওদিকে খেয়াল রাখতে হবে এরপরে মনে রাখতে হবে খারাপ যত প্রকার ফিল্ম রয়েছে যে সমস্ত মিডিয়াগুলি মাধ্যম রয়েছে যেগুলি চরিত্র ধ্বংস করে আজকাল আমাদের দেশে বেশিরভাগ প্রচার পত্রিকা পার্শ্ববর্তী দেশ থেকে আসে যেগুলির দিকে চাওয়া যায় না আমি খুলনায় দুই বছর ছিলাম প্লেনে যাতায়াত করতাম আপনার ঢাকায় একটা এনজিওতে চাকরি করতাম তো যশোহরে একদিন ওই দেখি সব সময় এক ওই যে পত্রিকা আপনার ম্যাগাজিনগুলি বিক্রি করে আমি বললাম যে এইগুলি ছাড়া কি আর নাই বললে হুজুর আপনারাও তো মাসিক মদিনা কিনেন না তো এটা নিয়ে এসে কি করব। আর এগুলি তো দৈনিক আমার অনেক লাভ হয় তো বন্ধুগণ মনে রাখতে হবে যে যত প্রকার পেপার পত্রিকা বই নভেল নাটক যত প্রকার ডিশ ইস্ট আপনারা ভালো জানেন সবকিছু চরিত্র ধ্বংসীর যত কিছু অফাইল মাধ্যম রয়েছে সবগুলি আপনার বাড়ি থেকে অনেক দূরে রাখতে হবে মনে রাখছেন তো এরপরে আপনার মনে রাখতে হবে আপনার বাড়িটাকে ছেলে মেয়েকে কোনো সময় বদ করবেন না হ্যাঁ এই দেখো এই এটা ওটা এটা বলবেন না বলবেন আসলাহ আকাল্লাহ আল্লাহ তোমাকে ভালো করে কেউ যদি ভুল করে হেদাক আল্লাহ আল্লাহ তোমাকে হেদায়ত দান করে আসলাহ কাল্লাহ ওই যে তাবিয়ত মানে ইসলাহ ঠিক করে দেওয়া আল্লাহ তোমাকে যেন ঠিক করে তুমি যেন ভুল না করো বন্ধুগণ এইভাবে যদি আমরা ছেলে মেয়েদের কি করি কল্যাণের দোয়া করি এবং সব সময় দোয়া করবো রব্বানা হাবলানা মিন আজনা বলেন রব্বানা হাবলানা মিন আজনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন বলা হয় নয়ন জুড়ানো সন্তান এবং স্ত্রী দান করে বন্ধুগণ এভাবে যদি আমরা তারপরে ছেলে মেয়েদের আলাদা থাকার ব্যবস্থা ছেলে মেয়ে একাত্রিত চলাফেরা যে সমস্ত স্কুলে ছেলে মেয়ে একসঙ্গে পড়ে সেগুলি থেকে দূরে রাখা মেয়েদের যেগুলি গার্লস স্কুল সেখানে পড়তে দেওয়া মেয়েদের ছেলেদের ছেলেদের আলাদা এই ধরনের এবং মেয়েদেরকে পর্দা দেয় রাখা তাদের শরীর যে কাপড় পরানো ছেলেদের কাপড় আলাদা মেয়েদের কাপড় আলাদা কারণ এগুলি নিষেধ আছে হারাম অমুসলিমদের সাদৃশ্য কোনো কাপড় না পরানো ইত্যাদি ইত্যাদি ডান হাতে পান করানো হ্যাঁ বাম হাতে যেন না খায় ডান হাতে যেন খায় মেহমান আসলে যেন ডান হাতে পানি নিয়ে যায় পরীক্ষা করবেন শিখাবেন বাবা ডান হাতে কোনো জিনিস দিতে হয় পানিটা দিয়ে আসে তোমার আঙ্কেলকে দেখবে আপনি বলবেন না হয়তো বাম হাতে বাবা ডান হাতে দাও শিখে নিবি যে না কারণ প্র্যাকটিক্যাল এবার হলো থিওরিক্যাল তো পড়েছিলেন প্র্যাকটিক্যাল এমনি বলবেন এ বাবা এক গ্লাস পানি দাও তো আপনার প্রয়োজন নাই হয়তো নিয়ে আসবে আপনাকে হয়তো বাম হাতে দিবে হ্যাঁ বলুন না ডান হাতে দাও বাবা হয় বাড়িতে যখন প্রবেশ করবে সালাম দিয়ে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বলবে না গুড মর্নিং আজকাল আমার ছেলে আঙ্কেল এটা কি হলো জানি না <laughs> আঙ্কেল আবার কি আঙ্কেলের অর্থ তো অনেকই হয় আঙ্কেল অর্থ অনেক না কোনটা যে বুঝালো আপনাকে চাচাই বললো না মামাই বললো না খালি বললো না কি আলাদা এই জন্যে এই জন্য শব্দেরও সংস্কৃতি রয়েছে মুসলিম সংস্কৃতি এই জন্য শব্দ পরিবেশের ব্যাপারে সালামের ব্যাপারে ঘরে যখন প্রবেশ করবে অনুমতি নেওয়া শেখাতে হবে অনেক পরিবার রয়েছে অনুমতি ছাড়াই ঘরে হুড়হুড় করে ঢুকে পড়ে যা শিক্ষা দেয় আমরা বাস্তব দেখেছি আমাদের যে তিন বছরের বাচ্চাও আমি আসবো ঘরে আসো আল্লাহ রসুলকে এক সন্তান জিজ্ঞেস আল্লাহ রসুল বললেন অনুমতি নিতে হবে তো এক সাহাবি জিজ্ঞেস করলেন আমার মার ঘরে প্রবেশ করব তবুও অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে আল্লাহ রসুল বললেন তুমি প্রবেশ করে এমন অবস্থায় তোমার মাকে দেখতে চাও যে অবস্থা তুমি পছন্দ করো না বুঝতে পেরেছেন ঘুমের ঘরে হতে পারে কি অবস্থা কে জানে তাহলে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল তিনবার সালাম দেওয়ার অনুমতি আছে একবার হলো হ্যাঁ, আমি এসেছি অনুমতি চাওয়া তৃতীয়বার আমি গেলাম গা এই ধরনের যাই তিনবার আপনার এভাবে চাইতে হবে এরপরে যদি বাচ্চারা ভুল করে মেহমানকে দিচ্ছিল ভেঙে পড়ে গেল আর দশ লাঠি নিয়ে বা দুই হাত দিয়ে এইভাবে আমার শোকেশের সব গাছগুলিটি নষ্ট করেছিল সারাদিন যদি মেয়ে মানুষ হয় মানে মেয়ে মানুষ আমার চাল্লা এই জন্য যদি ভুল করে বসে দেখবেন তোর দিয়ে গিয়ে এক কোনাতে দাঁড়াবে মানে সে ভয় পেয়েছে আর সে অন্যায় করেছে তার ব্রেন তাকে বলে দিচ্ছে এরপরে আপনি তাকে এই বড় অন্যায়টা করবেন না কারণ দশ বছরের আগে বাচ্চাকে পরিহার প্রহার করা নিষেধ আল্লাহ শুরু করছেন দশ বছর হলে কি করো তাকে মার দাও তাহলে বোঝা যাচ্ছে দশ বছর আগে কোনো মার দেওয়া যাবে না সাহাবা একরাম কি করতেন বাড়িতে লাঠি ঝুলিয়ে রাখতেন এই পড়তে বসো না আমাদের দেখেছো ভয় পাবে না হ্যাঁ আমার সে বলি এই খেয়ে না তো ওই যে ভোট ডাকিয়ে দেবো বাড়ির পাশে আছে দেখে ধরে নিয়ে চলে যাবে বলি না এভাবে সেইভাবে ভয় দেখিয়ে তাকে শিক্ষা দিতে হবে যদি ভুল করে তখন ছেড়ে দেন অন্য সবাই বলেন বাবা গ্লাসটা যে ভেঙে দিলে ক্ষতি হলো না বলে হ্যাঁ আপু ক্ষতি হয়েছে ভয় ভয় করবেন আগে তাকে ভয় ভেঙে দেবেন বলবে না এভাবে ভালো করে ধরতে হয় ইত্যাদি ইত্যাদি আবার তাকে পানি দিবেন ধরো নাও ওখানে নিয়ে যাও নিয়ে আসো অন করেন না বাচ্চাদেরকে শিখাই না আমি স্কুলে আমরা আসবে কম রো তার যাও আসো উঠো দাও হ্যাঁ এইভাবে শিক্ষা দিতে তোমরা এগুলি শিক্ষা দিতে হবে এজন্য বন্ধুগণ বাচ্চারা যদি ভুল করে ভুল কোনো সময় তাকে প্রহার করে তাকে খারাপ বলে না তাকে পার্সোনালি ডেকে সুন্দর করে বুঝিয়ে দিবেন অনেক বাবা মা ছেলে মেয়েদের এই অসুবিধাগুলি বোঝার চেষ্টা করে না জোর পূর্বক চাপিয়ে দিয়ে তাদেরকে কি করতে এই এলাজ করতে চায় চিকিৎসা করতে চায় বাচ্চার বাড়িতে থাকতে চায় না মার ভালোবাসা পাই না বাবার ভালোবাসা পাই না এবার ক্লাবে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা একদিন এটা আর একদিন আর একদিন কোথায় জেলখানায় এর ভুল কে করেছে আমি করি নাই অনেক সময় বই ঠিক মতো আমরা শুদ্ধ দিতে পারি না বন্ধুগণ আর বিভাগ বেশি আপনাদের না করে রাস্তাঘাটের জন্য কোনো প্রকার কষ্টদায়ক জিনিস না ফেলে এটাকে ভালো করে পরিষ্কার করে দেয় বিশেষ করে আপনাদের এটাই বলে আমি শেষ করব সেটা হলো এই বন্ধু নির্বাচন করে দেওয়া কিছু লোক আছে বন্ধু নির্বাচন করতে ভুল করে আর কিছু হুজুর সাহেব আমার মতো আছে বাইর হওয়া যাবে না বাড়ি থেকে আর আমি যখনই বাইরে গেলাম যেখানে ইচ্ছা সেখানে এই জন্যে আপনার কি বলে ওটাকে সাইকোলজি সায়েন্স বলে মনোবিজ্ঞান বলে যে বাচ্চার যখন বয়স তিন হয় তখন পাঁচজন সাথী নিয়ে খেলতে চায় তার সমবয়সীরা যখন পাঁচ হয় তখন সাতজন এইভাবে সমবয়সীদের সঙ্গে বন্ধু বান্ধব সে চায় আপনি বুড়ি আপনার মুখে বিরাট বিরাট দাঁড়িয়ে আর আপনি টুপি বড় মানুষ দেখে তো ভয় লাগে হ্যাঁ বাচ্চারও তো সে চাই তার সমবয়সীদের সঙ্গে কথা বলতাম আপনি কথা বলেন আয় আয় ছোট বাচ্চা বলবে আয় আয় আয় ওই ডাক্তারকে ভালো লাগবে আপনার ওই কর্কশ ডাক্তার তাকে পছন্দ লাগবে না আপনার সঙ্গে সে খেলবে না এই জন্যে যখন এই বয়সের যখন তার গ্রোথ বাড়তে থাকবে মেয়েরা হলে মেয়ের বান্ধবী ছেলে হলে ভালো ছাত্র ভালো ছাত্র ভালো ঘরের ছেলে আদর আকরাক যাদের রয়েছে এমনটাই দিতে হবে কারণ আল্লাহ রসুল বলছেন ভালো বন্ধু হলো আতর বিক্রেতার মতো হয় আতর দিয়ে দিবে তাই না আতরের দোকান আমার এক বন্ধু আছে আসাই দোকানে গেলেই আর নাই আমি মিসকে আবিয়াজ ভালোবাসি লাগাই দিই এখানে ওখানে যেদিক দিয়ে যাই দেখি শুধু গান আর গান না আপনার দোকানে গিয়ে তো পাবেন হ্যাঁ কষ্ট আপনার কোনো ক্ষতি তো হবে না অথবা কিনে নেবেন কিনে নিয়ে পকেটে রাখবেন আমার মতে এই যে যখন একটি লাগবে নাকে লাগিয়ে দেবেন ঠিক কিনা বন্ধুগণ আতর ব্যবহার করা ভালো চাল্লা হোসেন বলছেন যে একজন ভালো বন্ধু আতর বিক্রেতার মতো সর্বসময় তোমার উপকার করবে আর একজন খারাপ বন্ধু হাতকা না ফিকিল তীর অর্থাৎ হাত যাকে কি বলি আমরা কামাত আগুন ছিঁড়ে গিয়ে আপনার গায়ে পড়বে পুড়ে যাবে ধোঁয়া যাবে গন্ধ লাগবে ময়লা হয়ে যাবে ক্ষতি সর্বসময় কোনো উপকার নেই এই জন্য আপনার ছেলে মেয়ের ভালো বন্ধু এবং বান্ধবী নির্বাচন করে দেবেন এমনও আছে আমাদের দেশে মেয়েদের বন্ধু নির্বাচন করে দেয় মা বাবা আর একদিন উধাও তারপর দিন গিয়ে কোর্টে বলে যে আমি আমার মেয়েকে কি করলাম তার যে পুত্রী করলাম আমি বলি এরকম ব্যাপক বাপদের এদেরকে আগে ত্যায্য পুত্র ইয়া করা বাবা করা দরকার মেয়ে গিয়ে ও এতে বলবে আমার বাবাকে ত্যায্য বাবা করি না এটাই হবে হাত উল্টাটা করি আমরা বন্ধুগণ আর আমরা না বাড়িয়ে আসি আমাদের ছেলে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 ছোট্ট বাচ্চা সালাম দেবে উহ কত ভালো বাচ্চা একটা চোরও বলবে না ভালো ছেলেটা বলবে না একটা কমিউনিস্টও বলবে না ছেলেটা খুব আদব আখলাক আর আখেরাতে মরে যখন যাবেন ইদা মা তালিম তালিম কাসা আমালু ইল্লামিন সালাতা শেষ কথা বলছে আল্লাহ রসুল সাত সন্তান আপনার জন্য দোয়া করবে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তুমি আমার বাবার খবরের আযাব মাফ করে দাও আল্লাহ সন্তান যখন হাত উঠাবে আল্লাহ হাত ফেরত দিবেন না আল্লাহ রসুল বলছেন সব সন্তান যখন দোয়া করে আল্লাহর এই সব তার কবরে পৌঁছে দিন যাই দোয়া করবে তাই আপনার কবরে পৌঁছতে থাকবে বলেন সুবাহান আল্লাহ আমরা উল্টা করে নিয়েছি সাহেবুদ্দিন সাহেবের দশ টাকা দিয়ে খুচুরের পেটের খাওয়া নাই হ্যাঁ খুব রংচঙ্গের দোয়া সারা চোদ্দ গুস্তিয়ে জান্নাত রস করাই দিলাম কৃত্রিম দোয়া কৃত্রিম দোয়া হয় না চোখ দিয়ে আমার এক ভাইরা ভাই ডাক্তার এমবিবিএস আমাকে বলছেন যে আজকে ইমাম সাহেবের একটা জিনিস খুব খারাপ লাগলো ঈদের দিনে বিকালবেলা এসেছে বেড়াতে এ হয় না ঈদের দিন একটা জিনিস খুব খারাপ লাগলো কি আমি পাশেই ছিলাম এমন কান্না কাঁদলো যে চোখ দিয়ে কিছুই বাই হলো না কৃত্রিম কান্না ছি ছি ছি মানুষের সঙ্গে মিথ্যা এরকম প্ররোচনা মানুষের সঙ্গে এটা করলো আমার খুব খারাপ লাগলো ওই মিথ্যা কান্না হলে হবে এই জন্যে আপনার আখেরাতেও কি রয়েছে আপনার কল্যাণ রয়েছে এরপরে আপনার মনে রাখতে হবে ছেলে মেয়েদেরকে তার বিয়েতে বিভিন্ন পদ্ধতি রয়েছে ভালো ভালো বই ক্যাসেট বই কিনে দেওয়া ভালো ভালো ফিল্ম নিয়ে যেয়ে বাড়িতে ফিল্ম আপনাকে বলছি না রঙিন টিভি নিয়ে যায় না সোজা থেকে নিয়ে যান কিন্তু ইসলামিক সেন্টারের ওই যে ভিডিও হচ্ছে ওটাও নিয়ে যান ভালো ভালো ফিল্মগুলো নিয়ে যান দেখান আল্লাহ করে আকাশ পাতাল সূর্য নক্ষত্র কিভাবে উত্তাল তঙ্গ ঢেউ এগুলি দেখান যেগুলি আল্লাহ দেখান এটা কি করেছে বাবা আল্লাহ এটা কি করেছে আল্লাহ ভাই আপনারই শেষ কিন্তু যাই হোক এইভাবে ভালো ভালো বইপত্রের মাধ্যমেও তাদের তারবিয়াত করা যায় তারপরে যদি কোনো ভুল করে তাকে তৌবা করান আর জীবনে আমি নমাজ জামাত ছাড়া ঘরেই পড়িব না তোবা করেন কারণ তোবা করলে কি হবে আল্লাহ কবুল করে নিলে বাস ভালো পথে যাবে এটাও একটা মাধ্যম সিস্টেম তারবিয়াতে আর একটা সিস্টেম হলো কি শাস্তি দেওয়া অল্প স্বল্প আর একটা সিস্টেম হলো কোরআন বা সাহাবা ইকরাম বা নবী রাসুলদের কিস্তা শোনা ইসুফ আলাহ সালাতাম এই কষ্টে পড়ে তারপরে চলে গেল জেলখানায় সেখানেও গিয়ে বাবা আল্লাহকে ভুলে না সেখানেও আল্লাহর দাওয়াতের কাজ করে কে ছিল বাবা ইসুফ আল্লাহর নবী ভালো আইব আলাই সালাতাম ইব্রাহিম আলাই সালাতাম বিভিন্ন আমাদের নবী ইয়াতিম ছিল বাবা এই করেছিল হবে না ছোট বাচ্চার মনে এটা একটা নবী রসুলদের কেসা কোরআনী কেসার মাধ্যমেও বাচ্চাকে তার বিয়াজ দেওয়া যায় এরপরে ওয়াজ করা এরপরে আপনার কি করা বাস্তবে এটা উজু করে এই নামাজ পড়ে উজু করা কিভাবে করতে আপনি শিক্ষা দেন নাই তার আসো বিসমিল্লা তারপরে একের পরে আসাদাল্লাহ ইলাহ বাচ্চা আব্বু যে কেন আমাকে কি করলে বলে এটা এইটা তোমার করতে হবে এটা কি বলে বলে উজু আর দুজন বলবে যা উজু করে আসো তখন বলবে আব্বু কি জন্য একটা কথা আব্বু কি বলতে হবে প্রথমে তুমি যে কি বলেছিলে বলে বিসমিল্লা এটা তো একদিন শিখবে প্রথমে কোনটা ভীত হয় বলে এটা এভাবে শিখবে না এরকম বাস্তব আমলের মাধ্যমে নামাজ মসজিদে নিয়ে গিয়ে পাশে দাঁড় করে উঠান বসেন আপনার সঙ্গে বাস্তব কিনা এরকম বাস্তব আপনাকে দেখিয়ে দিয়ে আমল করাতে হবে এরপরে যেটা হলো অনেক আছে এটা আমি ছেড়ে দিচ্ছি এরপরে বিশেষ করে আপনাদের উচ্ছেদ করব যারা বাবা হয়ে গেছেন বা যারা হতে যাচ্ছেন বা যারা চিন্তা ভাবনা করছেন বিয়াতের সম্পর্কে ছেলে মেয়েদের লালন পালন সম্পর্কে যে সমস্ত বই পুস্তক লেখাপড়া করুন আপনি ইংলিশ জানেন ইংলিশ দিয়ে পড়ুন বাংলা জানেন বাংলা দিয়ে পড়ুন আরবি জানেন আরবি দিয়ে পড়ুন যে ভাষা আপনি জানেন সে ভাষায় বই দিয়ে আপনি পড়ুন আর মনে রাখতে হবে বাচ্চার মধ্যে তারবিয়াতে সবচেয়ে প্রভাব পড়ে সেগুলি হলো কি আপনার এবারতের মাধ্যমে আপনি কোরআন পড়বেন রাহিম তৈরি করুন বাচ্চা মনে করে এইটা কি পড়ে আরেকদিন ওইটা সামনে নিয়ে বিদবিদ বিদবিদ করে পড়বে এবাদতটা কি তারবিয়াতের কাজে লাগলো কিনা আপনি নামাজের পরে সুবহানাল্লাহ বাচ্চা দেখবেন আজ দশ দিন পরেও আজকে বলবো বাবা কি বলো বলে তুমি এই যে করো বলে না এক না শুধু কি বলি সুহান আল্লাহ তো সুখ সুখ তো বলতে শিখবে প্রথম হয়তো বা সুহান আল্লাহ শিখুন আস্তে হলো না এই জন্য আল্লাহ রসুল বলছে তোমরা ফরজ নামাজ বাপে বাদে নফর নামাজ বাড়িতেই উত্তম বাড়িতে পড়বে এরপরে কদুয়া হাসানা আপনি খুব বদমেজাজি আর বাচ্চাকে বলেন এই তুমি এত বদমেজাজি কেন আপনি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন এই তুমি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করো না নিজেকে উত্তম নমুনা হতে হবে উত্তম নমুনা কথায় ব্যবহারে চরিত্র অর্থাৎ নিজের নিজস্ব চরিত্রের মাধ্যমে বাচ্চাকে প্রভাবান্বিত করাইতে পারে ভালো পথে আরো রয়েছে আমি আর বাড়াতে চাই না এই দুটি বলে শেষ করতে চাই আজকের মতো বাচ্চাদেরকে আমাদের সেই কলিজার টুকরোদেরকে যেমন ভাবে আমি ভালোবাসি তাদের শেষ ভালোবাসা আমার ভালোবাসার শেষটা যেন জান্নাত হয় আমার ভালোবাসা যেন তাদেরকে বিপদগামী না করে দেয় আমার শিক্ষা দীক্ষা আমার সভ্যতা আমার কৃষ্টি কালচার যেন তাকে এমনই খ্রিস্টান না বানিয়ে দেয় তাকে যেন অগ্নি পুজো বানিয়ে নেওয়া নাই বরং তাকে একদম খাঁটি মুসলিম যেন বানিয়ে দেয় আবারও শেষে বলবো আপনার তারবিয়াতির মূল হাতিয়ার হচ্ছে কি আপনার স্ত্রী বা আমার মা তাকে নির্বাচনী ভুল করবেন আকুল কাউলি هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفر إنه غفور رحيم السلام আপনাদের প্রশ্ন থাকলে আপনারা লিখিত প্রশ্ন দিলে কিন্তু ভালো হয় মৌখিক প্রশ্ন অনেক সময় অনেকে বলতে ভয় পান অনেকে বলে প্রশ্ন করলে মনে হয় আমি কিছু জানি না তাই আমার এই ভাই কিন্তু প্রশ্নে ভালো করতে পারেন হ্যাঁ বলেন জি বলেন জি জি সংক্ষিপ্ত আমি বুঝেছি আমার ভাই প্রশ্ন করছেন নবী আসলদের সঠিক সংখ্যা কোরআন হাদিসের আলোকে আছে কিনা বা যেগুলি আমরা জানি সেগুলি ঠিক কিনা প্রথম কথা হলো যেগুলি আপনি আমার উল্লেখ করেছেন চব্বিশ হাজার এক লাখ চব্বিশ হাজার বা মতান্তরে হ্যাঁ বা তিনশো তেরো বা যা বললেন এই ধরনের নবী রাসুলদের কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে তাদের নির্দিষ্ট সহি হাদিসে কারণ জহিফ হাদিস আছে সহি হাদিসের আলোকে নির্দিষ্ট কোনো সংখ্যা আমরা পাই না কোন সংখ্যা আমরা পাই না তবে নবী রাসুলদের আমার ভাই যেটা উল্লেখ করেছেন কিছু নবী রাসুলদের কথা নাম উল্লেখ রয়েছে এই সংখ্যার এর কোনো ভিত্তি কোরআন এবং সে হাদিসে নেই জি সংক্ষেপে করি আমি উত্তর কারণ হয়তো অনেক সুরা আহজাবে পালাম্মা কাদা জায়দুন জায়দের কথা আল্লাহ রাসুলের পালক পুত্র পরবর্তীতে পুত্রটা পুত্র মানে ইসলাম এটাকে নিষেধ করে দেওয়া হয়েছে তো সাধারণ ভাই বা উম্মাদ রাসুলের তো রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই পালক পুত্রর সঙ্গে রাসুলের ফুপাত বোন জাইনাবের বিয়ে দিয়েছিলেন জাইনাব বিনতে জাহাসের তো এ যেহেতু দাস ছিল বা যে কারণেই হোক দুইজনের দাম্পত্য জীবন সুখী হয় নাই সুখী না হওয়ার কারণে জায়েদ যখন তাকে তালাক দিয়ে দিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনে মনে কল্পনা করলেন যে একে আমি বিয়ে করবো জাইনাবকে তার ফুপাতো বোনকে এই কথাটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন পছন্দ করে সেই কথাটাই বা এটাকে কেন্দ্র করে এই ঘটনাকে কেন্দ্র করেই কোরআন মাইদে এই কথাটা উল্লেখ করেছেন মা এসা রাজি আল্লাহা বলছেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যদি কোনো কথা গোপন রাখার চেষ্টা করতেন তাহলে এই কথাটাই গোপন রাখতেন কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রকাশ করে দিয়েছেন জি অন্যরা কি সবাইকে আমার ভাইকে ফ্লোর দিলেছেন অসুবিধা নেই সবাই ফলোর দেন তা আমি আপনার নিষেধ করব না ঠিক আছে জি আমার ভাই প্রশ্ন করছেন আমার ভাই প্রশ্ন করছেন যে এমন কিছু মানুষ জানে যারা অনেক কাবিরা গুনার সঙ্গে জড়িত সুদ ঘুষ থেকে বা ইত্যাদি জেনা থেকে জড়িত তারপরে তারা ইমামতি করে তার পেছনে ইমামতি আমার নামাজ পড়া জায়েজ হবে কিনা বন্ধুগুণ মনে রাখতে হবে ইমামতির দায়িত্ব একটা বিরাট দায়িত্ব পবিত্র দায়িত্ব শুধু দায়িত্ব বলবো না বরং বলবো পবিত্র তবে আমাদের রাজনৈতিক দলেরা যে পবিত্র দায়িত্বের কথা বলে সেটা আমি বলছি না কোরআন হাদিসের আলোকে যেটা পবিত্র বলা হয় কারণ আমাদের ভাষারও কিন্তু অনেক সময় আমরা গন্ডল করে ফেলেছি যেখানে সেখানে এই পবিত্র লাগাই দিই আমরা এই পবিত্র দায়িত্ব পালন করতে একজন পবিত্র মানুষেই নিযুক্ত করতে হবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ইমামতির প্রথম যেটা স্টেপ সেটা বলেছেন আক্রাও কুমলি কিতাবিল্লা যে কোরআন ভালো পড়তে জানে অর্থাৎ যে কোরআন ভালো জানে কোরআন যে ভালো জানে তার চরিত্রটা কি এই হবে যে ঘুষ খাবে ঘুষ তো কোরআনে আরাম আছে কোরআনে সুদ হারাম রয়েছে বরং আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে জেনা বিরাট ব্যাপার এই জন্যে কেউ যদি আত্মহত্যা কেউ যদি নরহত্যা করে যা যা ও জাহান নাম তার ঠিকানা জাহান নামে এই জন্যে এই ধরনের জঘন্য পাপের সঙ্গে জড়িত ইমাম কখনোই নির্বাচন করা চলবে না না জেনে যদি কেউ নির্বাচন করে যেরকম আপনাদের বাইতুল মোকারমেও নাকি আমার শোনা কথা মুসলিমও নাকি বেশ কিছুদিন ইমামতি করে গেছিল হ্যাঁ তার পিছনে নামাজ পড়েছে আমাদের এই নামাজগুলি কি বাতিল হয়ে গেছে না এজন্যে ইমাম যদি ভুল করে ইমামের যদি ত্রুটি থাকে তাহলে তার প্রাশ্চিত্য সে ভোগ করবে কিন্তু আমার নামাজের কোনো ক্ষতি হবে না এখন থেকে আমি জানি আপনি যখন জেনেছেন তাহলে কেন এই খারাপ ব্যক্তিটিকে আপনি ইমামতির দায়িত্ব রাখছেন আপনি সকলকে বলেন বুঝান এবং তাকে এই দায়িত্ব থেকে অপসরণ বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করুন তাও যদি সম্ভব না হয় তাহলে আপনি যেহেতু আপনি জানেন তাহলে অন্য মসজিদে গিয়ে নামাজ পড়েন তাও যদি না হয় তাহলে আপনি সেই মসজিদেই নামাজ জামাতের সঙ্গে পড়েন যদি আপনার কোনো উপায় না থাকে এবং আপনি আল্লাহকে বিচার দেন এবং আনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে তবে জেনে শুনে এই যে একটা তৃপ্তি হয় না তারপরে নামাজে খুশি খুঁজে আসবে না এই জন্য আপনাকে সর্বাত্ম চেষ্টা করতে হবে অন্য মসজিদে যে ব্যবস্থা থাকে সেখানে নামাজ পড়ার চেষ্টা তবে বাড়িতে নামাজ এই অজুহাত দেখিয়ে বাইক নামাজ পড়তে আপনি পারবেন না জি সংক্ষেপে অন্য আর কেউ শেষ করি নাকি বোঝা গেল আপনারা আমার এই ভাইকেই বা আমার সর্দি ভাইকেই ফলোর দিয়েছেন সকলেই ঠিক আছে আর অসুবিধা নেই এভাবে যদি আপনারা এক ভাইকে সব প্রশ্নগুলি লিখে দেন উনি জিজ্ঞেস করবেন আমি দিব ভালো হবে অসুবিধা নেই হ্যাঁ কে যেন হাত উঠালেন মনে পর কি আছে না আমি বলছি এরপরে দিবেন আজকে দিতে পারি নাই ঠিক আছে তাহলে হ্যাঁ দীর্ঘ যদি আপনাদের একান্ত কারি প্রশ্ন থাকে তখন অনেকের দেরি হচ্ছে হ্যাঁ আপনাদের বলতে চাই যে সমস্ত খেলাতে সময় অপচয় হয় সেই খেলার খেলা চলবে না যেই খেলাতে চরিত্র ধ্বংস হয় সেই খেলা খেলা চলবে না যে সমস্ত খেলা স্পষ্ট করা হয়েছে হারামার সেগুলি চলবে না এখন থাকলে আমাদের আধুনিক কিছু খেলা রয়েছে ফুটবল খেলা ভলি খেলা ক্রিকেট খেলা বা ব্যাডমিন্টন খেলা ইত্যাদি আছে না এগুলি স্বার্থ সাপেক্ষ জায়েজ রয়েছে প্রথমত যেন এটা নিয়ে কোনো দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ না হয় দ্বিতীয়ত কোনো ফরজ বা যেটাকে বলে আপনার যেটা আজকাল আমরা কি ওই যে সতর যেটা ঢাকা বলি সতর ঢাকার যেন আপনার খেলাপ না হয় নাভি থেকে পুরুষদের এবং এই হাঁটু পর্যন্ত যেটা ব্যাপার সেটা যেন ঠিক থাকে এরপরে হলো নামাজের সময় আমাদের দেশে দেখেছি আমার বাসার পাশে ফিল শুক্রবারের দিন আমাকে প্রস্তুত নিতে হয় আধা ঘন্টা আগেই ওই খেলোয়াড়দেরকে ভাগাবার জন্য গেলে শ্রদ্ধা করে মাসাল্লাহ যুবক ভাইরা এই ছোট ভাইরা তোমরা মুসলমানের ছেলে তোমরা মুসলমান আদান হয়েছে খেলা বন্ধ করো বলে আর একটা বলে না একটা একটা আচ্ছা, ঠিক আছে একটাই হয়ে গেল সবাই একমত বলে হ্যাঁ একটা এরপরে এল্লা এইভাবে শুক্রবারের দিন ক্রিকেট খেলাগুলি হয় ছুটির দিন এই জন্যে নামাজের সময় মাগরীবের আদানের আগে আগে শুরু করা হয় দেখবেন এমনও দেখা গেছে আমাদের ঢাকা স্টেডিয়ামে জাতীয় স্টেডিয়াম যেটা বর্তমানে যেটা কিন্তু আমরা খেলা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কি করা হয় অনেক সময় নওয়াজের সময় খেলা চলে মুসলিম শতকরা পঁচানব্বই জন মুসলমানের দেশ এই জন্য স্বার্থ সাপেক্ষ এ ধরনের খেলা তারপরে আপনার তীর চালা ঘোর প্রতিযোগিতা বা এই ধরনের কিছু দৌড় প্রতিযোগিতা জায়জ খেলা স্বার্থ সাপেক্ষ জায়জ আমি একেবারেই জায়জ বলছি না কিন্তু এগুলি খেলা খেলাবেন বাড়ির মধ্যে হয়তো মেয়ে বাচ্চা ব্যাডমিন্টন বা এসে খেলতে পারেন অসুবিধা নেই কিন্তু আরাম খেলা খেলবেন না যে আজকের মতো আপনি পরে আমাকে জিজ্ঞেস করবেন আপনার আগে কিন্তু ওই ভাই সংক্ষেপে হ্যাঁ বন্ধুগুলো মনে রাখবেন যে তাহিয়াতুল উজু তাহিয়াতুল মসজিদ তারপরে সুন্নাত সময় যদি পান আলহামদুলিল্লাহ তাহিয়াতুল উজু পড়লেন তারপরে তাহিয়াতুল মসজিদ পড়লেন তারপরে সুন্নত পড়লেন সময় যদি না পান একবারে যদি আপনি সুন্নত পড়েন সব আদা হয়ে যাবে মুশকিল নেই ইনশাআল্লাহ আগে হ্যাঁ সিরিয়াল আগে আপনার উজো আগে হয়েছে না মসজিদে প্রবেশ আগে হয়েছে উজো আগে আপনি সিরিয়াল ধরে যাই হোক বন্ধুগণ মনে রাখবেন নামাজের ঠিক আছে নামাজের রং হচ্ছে কাল হচ্ছে বা মেন পার্ট হচ্ছে সেটা খুশি এবং খুব আল্লাহর ভয় ভীতি এবং শারীরিক আন্তরিক এবং সার্বিকভাবে আল্লাহর কাছে ছোট হয়ে এবাদত করা কিন্তু আজকাল এই নামাজের রুহ কিন্তু শেষ হয়েছে একজন মানুষের বড়ি যেরকম রুহ ছাড়া কোনো মূল্য নেই নামাজের কিন্তু রুহ ছাড়া কোনো মূল্য নেই এই জন্য কেরাত ধীরে ধীরে আল্লাহ রসুল পড়তেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হবিল আলমিন প্রত্যেকটি আয়াত এখন দেখি এই দেশেও মাসাল্লাহ একই সুরে আমার দেশে হুজুরাতে একইবারে বলার দলে এইভাবে আল্লাহ রসুলের সুন্নত না ধীরে ধীরে আল্লাহর কাছে দাঁড়িয়েছেন আল্লাহর সঙ্গে এরকম করা তো ঠিক না এখন যদি আপনি আপনার কোন প্রধানমন্ত্রীর সামনে কি বলেন কেমন আছেন ভালো আছে আমি ভালো আছি এই কি করবো বিহান্ত করতে চাইছে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বেয়াদবি হবে না বন্ধুগণ আপনি একজন আপনার শিক্ষকের সামনে ভদ্র ব্যক্তির সামনে ধীরে স্থিরে কোনটা ঠিক হলো আর কোনটা ভুল হলো মেপে মেপে কথা বলেন আর আল্লাহর সামনে পবিত্র করে কোরআন তেলাওয়াত করবেন প্রতিটি অক্ষরে দশটা করে নাকি পাবেন এত বড় বেহাদুই করাটাকে ঠিক হবে কখনই না এই জন্য ধীরে স্থিরে সুন্দর করে নামাজ আজকাল আমাদের কেন বেহায়া অশ্লীল থেকে বিরত রাখছে কারণ নামাজ আমরা আল্লাহ রসুলের নামাজ পড়ি না জি আর কেউ প্রশ্ন করবেন না কিন্তু